এবং সালাম নাজিল এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর যিনি তৌহিদের শিক্ষা দেওয়ার জন্যই মূলত প্রেরিত হয়েছেন তৌহিদকে ভিত্তি বানিয়ে তৌহিদের ওপর সমস্ত কিছুকে কায়েম করা প্রতিষ্ঠিত করা তৌহিদবিহীন ভালো কাজ ভালো নয় আর ভালো কাজ বাহ্যিক ভালো হইলেও সেসব ভালো কথা কাজ কোনো কাজে আসবে না আল্লাহ রবাহ কোরআন একাডেমি বিষয়টিকে স্পষ্ট করেছেন যারা তৌহিদ ছাড়া ভালো কাজ করে তাদের কাজগুলির ফলাফল দুনিয়াতে পেয়ে যাবে যে দুনিয়ার প্রতিদান আখেরাতে কোনো কাজে আসবে না পরকালে কোনো কাজে আসবে না কাফারু আমাল হোম কাসারাব যারা কুফরির অবস্থায় মারা যাবে তহিদ ছাড়া মারা যাবে তাদের আমলগুলি কাজকর্ম হচ্ছে মরিচিকার মতো মরিচিকা যেমন পানির প্রয়োজন পূরণ করতে পারে না শুধু দেখতে পানি মনে হয় ঠিক তেমনি ইমান তৌহিদবিহীন শির এবং কুফরির সাথে সংমিশ্রিত আমল ভালো কাজ কোনো কাজে আসবে না আল্লাহ রবুল আলমিনের যেসব এবাদত বন্দীগী রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ এবাদত যা আল্লাহ রাবুল আলমী স্বয়ং শিখিয়েছেন পিনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই এবাদতটি নিজেও করেছেন এবং ওম্মদকে বড়ই বড়ই গুরুত্বের সাথে শিখিয়েছেন তা হচ্ছে ইস্তি আজা বা আল্লাহর আশ্রয় কামনা করা মহান আল্লাহর আশ্রয় গ্রহণ করা কোরআন করিমের আয়াতের আলোকে প্রথমে এ বিষয়টি আজকে পেশ করব আর তারপরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে মহান আল্লাহর আশ্রয় চেয়েছেন অনেকেই হয়তো এই সম্পর্কে কোনো ভ্রক্ষেপই করেন না আসে সামনে নিজেও আউজবিল্লা পড়েন আর বিভিন্ন দোয়ার ক্ষেত্রে আউজবিল্লা দিয়ে যে দোয়াগুলি শুরু হয়েছে অথবা যে দোয়াগুলির ভিতরে আউজবিল্লা আল্লাহর আশ্রয় গ্রহণ করছি আল্লাহর কাছে আশ্রয় চাইছি এই কথাগুলি আছে হয়তো গতানুগতিকভাবে ভাবে দেখা দেখি পড়ে যাচ্ছেন মুখস্থ করেছেন পড়ে যাচ্ছেন কিন্তু বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহাল্লা মহান আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নেই আল্লাহ রবুল আলমিনের কাছে আশ্রয় নেওয়া ছাড়া কোনো জায়গায় আশ্রয় পাওয়ার জায়গা নেই আশ্রয় স্থল একমাত্র আমাদের রব্বুল আলমিন আল্লাহ ছাড়া কেউ আশ্রয় দিতে পারে না এবং এটি হচ্ছে অন্তরের এবাদত জবানের এবাদত কাজ করেন এবাদত অন্তর থেকে আল্লাহর কাছে আশ্রয় নেবেন কথার মাধ্যমে আউজ বিল্লা পড়ে আপনি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করবেন আর কাজের মাধ্যমেও জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র আল্লাহকে আশ্রয় স্থল মনে করে তার কাছে আশ্রয় কামনা করবেন সুরায় নাহলের আয়াত নম্বর আটানব্বই তাতে এই আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার ক্ষেত্রটি উল্লেখ করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি এবাদতের ক্ষেত্রে সেটা হচ্ছে কোরআনে করিমের তিলাওয়াত কোরআনে করিম পাঠ করা সে আপনি কোরআনে করিমের শুধু তেলাওয়াত করেন অথবা কোরআনে করিমের আপনি তর্জমা অনুবাদ পড়েন কোরআনে করিমের তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ পড়েন কোরআনে করিম থেকে আপনি উপকৃত হতে চান এই কোরআনে করিমের তেলাওয়াতের ক্ষেত্রে পাঠের ক্ষেত্রে শুরু করতে হবে বিল্লা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিচ্ছি আর সবচেয়ে বড় দুশ্মন থেকে আশ্রয় সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে বিতাড়িত শয়তান এই দুশ্মন সম্পর্কে আল্লাহ একাধিক আয়াতে সতর্ক করেছেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু এ বলে আল্লাহ রাবুল আলমিন সতর্ক সাবধান করেছেন শয়তান প্রথম মানুষ আদম আলী সালাম আমাদের পিতা তাকে জান্নাত থেকে বের করেছে তাকে ক্ষতিগ্রস্ত করেছে তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে যার ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে পুরো মানব জাতি ক্ষতিগ্রস্ত এবং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে দেখো আদম আলি সালামকেও যে শয়তান ছাড়েনি সেই শয়তান তোমাদের যে কোনো সময় যে কোনোভাবে ক্ষতি করতে পারে সুতরাং শয়তান থেকে সাবধান আল্লাহ রবুল আলমিন এরশাদ করছেন ফাইদা কার আতাল কোরআনা যখন তুমি হে নবী মোহাম্মদ সাল্লাম সরাসরি কোরআন করিম নাজিল যেহেতু হচ্ছে নবী সাল্লামের ওপর নবী সাল্লামকে সম্বোধন করা হয়েছে আর কোরআনে করিমের সম্বোধন আমাদেরকেও পরোক্ষভাবে কারণ কোরআন আমাদের সকলের জন্য নাজল হয়েছে কোরআনে করিম প্রত্যেক মানুষের জন্য নাজল করা হয়েছে সুতরাং প্রত্যেক মুসলিমকেও সম্বোধন এমনকি যারা অমুসলিম তাকেও সম্বোধন করা হয়েছে কোরআন পাঠ করলে যাতে করে কোরআন থেকে উপকৃত হইতে পারা কোরআন দিয়ে তোমার ফায়দা হয় আর কোরআন থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান সুতরাং যখন তুমি কোরআন করিম তেলাওয়াত করবে হে মুসলিম হে মানুষ ফাস্তাইজ বিল্লাহ আশ্রয় চেয়ে নাও আল্লাহর মিনাস আশ্রয় নেবে কার কাছে আল্লাহর কাছে আশ্রয় চাইবে কার কাছে মহান আল্লাহর কাছে কিসে থেকে মিনাস শৈতানের রাজিম বিতাড়িত শৈতান থেকে বিতাড়িত শৈতানের অনিষ্ট থেকে শয়তানকে রাজিম এই জন্য বলা হয়েছে রজম মানে পাথর মারা আর যাকে পাথর মারা হয় তাকে কাছে থেকে তাড়িয়ে দেওয়া হয় কাছে করা হয় না তো শয়তানকে সবসময় নিজের থেকে তাড়াবার চেষ্টা করবে এতে এটাও শেখানো হয়েছে শয়তান যাতে তোমার কাছের না হয় শয়তানকে সবসময় বিতাড়িত করবে শয়তানকে সবসময় দূরে সরবার চেষ্টা করবে শয়তান থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে আর শয়তানকে রাজিম এই জন্যই বলা হয়েছে যে শয়তানকে আল্লাহ নিজের রহমত থেকে তাড়িয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আখেরাতের রহমত থেকে বঞ্চিত করেছেন মরদুদ বিতাড়িত করেছেন আল্লাহ রবুল আলমিন শয়তান সম্পর্কে সতর্ক করে দিয়েছেন যে এই শয়তান তোমাদের ক্ষতি করে শয়তান অবাধ্য হয়েছে হিংসার ভিত্তিতে অহংকারের ভিত্তিতে এবং তোমাদের পিতা আদম আলী ইসলামের শত্রুতার ভিত্তিতে সুতরাং শয়তান থেকে তোমরা সাবধান থাকবে ফাস্তাইজ শয়তান রাজিম মানুষের মধ্যেকার যারা বদ প্রকৃতির লোক তারাকেও শয়তান বলা হয়েছে কোরআন কারিমে কিন্তু আসল শয়তান হচ্ছে যেই শয়তান জিনদের মধ্যেকার আর সেই শয়তান মানে বদ জিন যেগুলো তাদেরকে আমরা দেখি না তারা আমাদেরকে দেখে তারা আমাদেরকে দেখতে পায় এবং তারা আমাদের রক্তের সাথে চলাফেরা করতে পারে সুতরাং আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষতি করার মতো তাদের ক্ষমতা দেওয়া হয়েছে যদি আমরা সুরক্ষার ব্যবস্থা না করি যদি আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা না করি সুরক্ষার ব্যবস্থা আছে শয়তান থেকে শয়তান অনিষ্ট থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিসে সুরক্ষার ব্যবস্থা বলে দেওয়া হয়েছে সমাধানও বলে দেওয়া হয়েছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করে নেবে আল্লাহর কাছে পানা চাইবে পানা চাওয়া মানে আশ্রয় গ্রহণ করা আল্লাহ রব্বুল আলমিন তুমি আশ্রয় দান করো যাতে করে বিতাড়িত শয়তান আমার কাছে না আসতে পারে আমার ক্ষতি না করতে পারে কোরআন করিম পড়ছি শুধু মন্ত্রের মতো কিন্তু কোরআন দিয়ে কোনো লাভ হলো না কোরআন মুখস্থ করলাম কিন্তু কোরআন দিয়ে আমি উপকৃত হইতে পারলাম না কোরআনে করিমের উম্মত হইলাম হ্যাঁ আমরা কোরআনের উম্মত উম্মতুল কোরআন নবী মোহাম্মদ রসুল্লাহামের উম্মত নবী মোহাম্মদ সাল্লাহামকে নবী করা হয়েছে রসুল করা হয়েছে কোরআনে করিম দিয়ে সুতরাং আমরা হচ্ছে উম্মতুল কোরআন কোরআনের ওম্মত তো হইলাম কিন্তু কোরআনে করিম দ্বারা কোনো লাভ হাসিল করতে পারলেন না কেন শয়তান আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে শয়তান বাধা প্রাপ্ত করেছে আপনাকে কোরআন থেকে লাভবান হইটি এই জন্য কোরআনে করিম তেলাওয়াতের শুরুতে শয়তান থেকে আশ্রয় চাওয়া জরুরি যাতে করে কোরআনে যা কিছু পড়ছেন যা কিছু অর্থ বুঝছেন এবং কোরআনে করিমকে পেয়েছেন কোরআনে করিম উম্মত হতে পেরেছেন যাতে করে কোরআনে করিম দ্বারা উপকৃত হতে পারেন দ্বিতীয় আয়াত সুরে আরাফের আয়াত নম্বর দুই শত মোহন করছেন নাজগুন বিল্লাহ হে মানুষ হে মুসলিম যদি শয়তান তোমাকে উস্কানি দেয় শয়তানের পক্ষ থেকে যদি প্ররোচিত হও অইম্মায়ান জাগান্নাকে মেনা শয়তান নজগুন মানে হচ্ছে প্ররোচনা মানে হচ্ছে উস্কানি যদি শয়তান শয়তানের পক্ষ থেকে তুমি প্ররোচিত হও বা তোমাকে উস্কানি দেওয়া হয় উস্কানি দেওয়া কিসের জন্য উস্কানি দেওয়া শব্দটি কি ভালো কাজে ব্যবহার হয় প্ররোচনা ভালো কাজের জন্য না উৎসাহিত করা ভালো কাজ ব্যবহার হয় হ্যাঁ উৎসাহিত করা কিন্তু প্ররোচিত করা সাধারণত খারাপ কাজের ক্ষেত্রে হয় উস্কানি দেওয়া মুখে উস্কানি দিল ভালো কাজের জন্য উস্কানি দেওয়া হয় না খারাপ কাজের জন্য তো শয়তান যদি তোমাকে উস্কানি দেয় শয়তানের পক্ষ থেকে তুমি উস্কানির শিকার হও প্ররোচনার শিকার হও দেখা যাচ্ছে যে তুমি গোনার দিকে চলে যাচ্ছ গুনহার দিকে পাপের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে আল্লাহর নাফারমানি হওয়ার সম্ভাবনা রয়েছে তোমার ইমান দুর্বল হতে চলেছে হ্যাঁ তুমি পাপের কাছাকাছি চলে যাচ্ছ ফাস্তাইজ বিল্লাহ শয়তান মনে কিন্তু যে কোনো পাপ করার আগে মনে ওই সব কথা কি করে জাগায় সহজ ভাষা বলছি জাগায় যে কোনো পাপ করার আগে কি হয় ওই পাপের কথা অন্যায়ের কথা মনে জাগে হারাম খাওয়ার আগে হারাম খাওয়ার কথা মনে জাগে অশোয়াশা কুমন্ত্রণা এগুলো হচ্ছে উস্কানি হারাম কাজ করার আগে হারাম কথা বলার আগে কোনো পাপের জন্য পদক্ষেপ নেওয়ার আগে মনের মধ্যে ওই কথাগুলি ঘুরে যেই কাজ করি এটা করি এটা করি যেমন ভালো কথাও ঘুরে তারপরে ভালো কথা ঘুরতে ঘুরতে ভালো কাজ করে ফেললেন হয়তো আর অনেক সময় হয়তো করলেন না তৌফিক হইল না চেষ্টা করলেন না তখন এইরকমই মন্দ কথা মানুষের মগজে গড়তে থাকে কারণ রক্তের সাথে চলতে আছে শয়তান চলাফেরা করতে আছে অসহসা কুমন্ত্রণ দিতে আছে উস্কানি দিতেই আছে যে কোনো সময় দিনে কতবার যেন ইমান দুর্বল হয়ে যাচ্ছে পাপের দিকে মন চলে যাচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের পাপ রয়েছে যার পয়সার বেশি প্রয়োজন মনে করেছে আর হালাল হারাম বাছাইয়ের ক্ষেত্রে দুর্বল ও হারামের দিক মন যাচ্ছে হারাম পয়সার দিক মন যাচ্ছে হ্যাঁ যার চারিত্রিক দোষ আছে চরিত্রের ক্ষেত্রে পাপের দিকে মন যাচ্ছে শয়তান নিয়ে যাচ্ছে যাকে যেই রকম ভাবে শয়তান পারছে শয়তান একটা অস্ত্র দিয়ে আঘাত করে না যাকে যে অস্ত্র দিয়ে আঘাত করলে ঘায়ল করা যেতে পারে যার তৌহিদ দুর্বল শির সম্পর্কে সতর্ক নয় তাদেরকে এই সবচেয়ে বড় পাপে লিপ্ত করে ওই ওই কাজের জন্য অশ্বাসা দেয় যাদের সন্ন্যত সম্পর্কে জ্ঞান কম নবীর আদর্শ সম্পর্কে নবীর মুখে তো ভক্তি আছে কিন্তু কাজের ক্ষেত্রে হাতে নাতে সন্ন্যতের পাবন্দি নেই বুজরুগানের দিনও তো বুঝেছেন তারা কি বুঝেন না এইসব কথা যাদের অন্তরে ঢুকে আছে শয়তান ওদেরকে বেদাতি বানাই জি হ্যাঁ যে কোনো উস্কানি হোক না কেন শির্কের ক্ষেত্রে উস্কানি হোক বেদাতের ক্ষেত্রে উস্কানি হোক আর এবাদত বন্দেগীর ক্ষেত্রে ত্রুটির ক্ষেত্রে উস্কানি হোক উস্কানি দিচ্ছে যে কত আর কষ্ট করে নামাজ পড়তে যাবি তুই এইখানে পড়ে অথবা থাক ফজরটা সূর্য ওঠার পরে পড়ে নিবি উস্কানি কাউকে এবাদতের ক্ষেত্রে উস্কানি দিচ্ছে কাউকে আখলাক চরিত্রের ক্ষেত্রে উস্কানি দিচ্ছে কাউকে ধন সম্পদ উপার্জনের ক্ষেত্রে উস্কানি দিচ্ছে যে কোনো উস্কানি হোক না কেন ওয়াইমায়ান জাগান্না কামিনা শয়তানের নাজগুন যে কোনো রকমের উস্কানি শয়তানের পক্ষ থেকে তোমাকে দেওয়া হোক না কেন ফাস্তাইজ বিল্লাহ তার সমাধান কি মনে শয়তানি কথা আসছে মনে বদমাইশি আসছে মনে পাপের কথা আসছে কি করবেন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন কারণ আল্লাহ ছাড়া কেউ আশ্রয় দিতে পারে না কেউ আশ্রয় দিতে পারে না ফাস্তাইজ বিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাও একবার চাওয়া যথেষ্ট না চাইতেই থাকবেন জি ইন্নাহু সামিউন আলিম কারণ তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন আল্লাহ সবকিছু শুনছেন সুতরাং তুমি আল্লাহর কাছে যেমনই আশ্রয় চাইবে আল্লাহ তোমার কথা শুনলেন যে আমার কাছে বান্দা আশ্রয় চাইছে আল্লাহ আমাকে শয়তান থেকে রক্ষা করো মনটা আমার পাপের দিকে যাচ্ছে চরিত্র আমার খারাপ হইতে যাচ্ছে এবাদতে আমার ত্রুটি হইতে যাচ্ছে শয়তানের থেকে আশ্রয় চেয়ে নাও সে আল্লাহর কাছে যিনি সবকিছু শুনছেন এবং সবকিছু জানছেন মনের কথাও জানছেন যে আপনি কি অন্তর নিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন তাহলে শুধু মুখে মন্ত্র পড়লে হবে না আলিমন আল্লাহ জানছেন ভিতরের কথা আপনার অন্তরের সততার সাথে এখলাসের সাথে নিষ্ঠার সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন কি এই জন্য আপনারা দুইজন দুইজনই আল্লাহর কাছে আশ্রয় চাইছেন আপনি আউজুবিল্লাহ পড়ছেন এ ভাই আউজবুল্লাহ পড়ছেন দুইজনের আউজুবিল্লাহ তো অনেক পার্থক্য হইতে পারে কারণ আল্লাহ ভিতর খবর জানছেন যে আপনি কোন অন্তর নিয়ে আউজবিল্লা পড়েছেন আর এ কোন অন্তর নিয়ে আউজবিল্লা পড়েছে আপনি শুধু মুখে পড়েছেন অন্তর থেকে পড়েননি আর একজন মুখেও পড়েছে অন্তর থেকে পড়েছে কাজের ক্ষেত্র আমি যখন আল্লাহর কাছে আশ্রয় চাইছি শয়তান থেকে তো আমার হাত শয়তানি কাজের দিকে বাড়াবো না আমার চোখ শয়তানি কাজের দিকে হ্যাঁ, দেব না ইত্যাদি ইত্যাদি আমার জবান শয়তানি কাজে খরচ করব না আর আর একজন শুধু মুখেই হ্যাঁ মন্ত্রের মতো পাঠ করে সুতরাং তার এই আউজবিল্লা পড়া কোনো কাজে আসে না সুরা বাকার আয়াত নম্বর সাতষট্টি তো রয়েছে এই ইস্তেয়াজার কথা কোরআন কেরিমের এরকম বহু আয়াত রয়েছে কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করি যাতে করে বুঝতে পারেন যে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শয়তানের অনিষ্ট থেকে অথবা অন্য যে কোনো অনিষ্ট থেকে এটা কত গুরুত্বপূর্ণ বিষয় মহান আল্লাহ বলছেন ওয়াইদ খালা মুসা আলী কৌবিহী ইন্নআল্লাহ আমরুকান্তাজ বহু বাকারা এই যে গাভীর ঘটনা সুরে বাকারাতে রয়েছে হ্যাঁ মানে ইসরায়েল একটা ঘটনা ঘটলো খুনের এখন এই খুনি কে ধরা যাচ্ছে না মৌসা আলি সাল্লামের কাছে আসলেন খুনিকে ধরার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো বলে দিলেন কি যে একটা গাভী জবাই করো আর জবাই করার পরে যে কোনো একটা গোস্তের টুকরো যেটা আল্লাহ নির্দিষ্ট করে দিলেন ওটা দিয়ে ওর গায়ে মারলে ও এখনকার মতো জীবিত হয়ে যাবে জীবিত হয়ে বলে দেবে বলে দিয়ে আবার মারা যাবে এটা এই ঘটনার সাথে খাস হ্যাঁ এই নয় যে কেমত পর্যন্ত গরু গাভীর শরীরে এমন একটা গোস্তের টুকরো আছে ওটা দিয়ে মারলে যে কোনো মৃত জীবিত হবে এটা নয় এটা বোঝানো হয়নি কিন্তু হ্যাঁ আল্লাহ দেখিয়ে দিলেন এ মৌজেজা মৌসা আলি ইসলামের মাধ্যমে জেগে বললো যে আমার ভাতি যেতে মেরেছে আমাকে যাই হোক ঘটনার দিকে যাচ্ছি না এই ঘটনা আগামীকালকে তফসিরে আসবে ইনশাআল্লাহ জমার পরে যে তফসির হয় কালু আতাত্তা খেজুনা হজুয়া ঘটনা ঘটেছে খুনের আর মুসা আলি সাল্লামকে বলছেন যে আমাদের এই খুনিকে ধরে দেন খুনিকে আর মুসা আলি সাল্লাম বলছেন যে একটা গাবি জবাই করো কোথায় খুনের ঘটনা কোথায় গাবি জবাই করতে বলা হচ্ছে তখন তারা কি বলল যে মোসা আপনি কি আমাদেরকে নিয়ে উপহাস করছেন ঠাট্টা মস্করা করছেন ই কেমন কথা হইলেন কালা তখন মুসা আলাম কি বলেছিলেন হ্যাঁ বকাবকি করেন নাই আমরা যদি কেউ যদি এরকম কোন কথা বলে আপনি ঠিক সত্যি সত্যি বলছেন আর একজন যদি অন্যরকম কিছু বলে তো আমরা হয়তো বকাবকি শুরু করবো বা তর্ক শুরু করবো না তর্ক করতে যাননি তর্ক করা মুরগির কাজ আর বকাবকিও করতে যাননি আর ধমকও দেননি আমাদের সে যদি হুজুর হয় দিল একবারে কি অথবা ভক্তকে অথবা গ্রামের কোন ব্যক্তিকে দিল একটু ধমক জি হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের সে হুজুরদের স্বভাব না আম্বিয়া রসুলগণের স্বভাব ধমক দেওয়া চমক দেওয়া আর বকাবকি করা নয় বড় বলছেন এইটাও বললেন না যে তোবা করো মানে আজকাল অনেকে ভুল কথা যদি বলে কি তুমি তোবা করো মানে নিজে করবে না কি বলে তুমি তোবা করো হ্যাঁ আউজবিল্লা পড়ো যদি আমরা খুব ভালো হয় তাহলে কি বলবো আউজবিল্লা পড়েন আমি সত্য কথা বলছি আর আপনি বলছেন আমি মজাক করছি আউজবিল্লা পড়েন আপনি মানে ও কি আউজবিল্লা পড়তে বলছে এটাও নবীদের তরিকা নাই নিজেই বলছেন মুসা আলি সাল্লাম আউজ আমিনাল জাহেলিন আমি আল্লাহর আশ্রয় কামনা করছি জাহেল মূর্খ হওয়া থেকে আমি মূর্খ নই আর ঠাট্টা উপহাস করা মজাক করা কিসের কাজ হ্যাঁ অজ্ঞতার কাজ মূর্খের কাজ আমি তো মূর্খ না আউজ বিল্লাহ আনাকুয়ান জাহেলিন যদি ওখানে বলতে তোমার মূর্খের মতো কথা বলছো তো ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে তাই না আমাদের মানুষের সাথে ঝগড়া বিবাদ কেন লাগে যদি এরকম কেউ কথা বলে মূর্খের মতো কথা বলছেন আমি আপনাকে ভালো কথা বলছি আর আপনি মূর্খের মতো কথা বলছেন আমাকে লেগে গেল ঝগড়া তা না করে আমি মূর্খ হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি অর্থাৎ মানুষকে নিয়ে ঠাট্টা মজাক করা মূর্খের কাজ আর আমি মূর্খ নই মিনাল জাহিলিন আল্লাহর কাছে আশ্রয় চাইছি জাহেল মূর্খ হওয়া থেকে আমি একজন আল্লাহ রসুল নবী কি করে উপহাস ঠাট্টা মজাক করতে পারি মমিন যে তাহলে মমিনের কাজ মানুষকে হেউ মনে করা নাই মানুষকে নিয়ে উপহাস করা নাই মিনাল জাহিলিন দ্বারা জানতে পারলাম অনিষ্ট থেকে শুধু চাইবেন না যে কোনো খারাপ কথা কাজ আচার আচরণ সবকিছু থেকে কি করবেন যে বরং এইভাবে বলে যে কোনো ব্যক্তি এবং বস্তু যে কোনো খারাপ ব্যক্তি এবং বস্তু থেকে আল্লাহর আশ্রয় চাইবেন কারণ খারাপ ব্যক্তি আপনার উপকার করবে না কি করবে ক্ষতি করবে অপকার করবে খারাপ বস্তু আপনার কাজে আসবে না ক্ষতি সাধন করবে যে কোনো খারাপ ব্যক্তি বস্তু থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবেন সবচেয়ে খারাপ ব্যক্তি হচ্ছে ইবলিশ শয়তান এই জন্য শয়তানের কথা বারবার করে কোরআনে কেরিমে এসছে যে শয়তান থেকে পানা চেয়ে শৈতান জি আর যে কোনো খারাপ মানুষ হোক খারাপ জিন হোক হ্যাঁ খারাপ বস্তু হোক খারাপ জীবজন্তু হোক যে কিছু খারাপ হোক না কেন খারাপ কাজ হোক সমস্ত খারাপ কথা কাজ ব্যক্তি বস্তু থেকে কি করবেন আশ্রয় চাইবেন আল্লাহর এই শিক্ষা পেলাম এই আয়াত থেকে কোরআনে কেরিমে আল্লাহ রব আম্বিয়া রসুলগণের সিরাত জীবনী তো শিখাচ্ছে যে তারা আল্লাহর আশ্রয় কামনা করেছেন সুরাহুদের আয়াত নম্বর সাতচল্লিশে দেখুন আল্লাহ বলছেন কালা রব্বি ইন্নি আউজ বেকান আস আলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন নবী আলাইহিস সালামের দোয়া নবী আল্লাহর কাছে দরখাস্ত করছেন হে আমার রব ইন্নি আউজবেকা আমি তোমার আশ্রয় গ্রহণ করছি আন আস আলাকা মালাই সালি বেহি এলম যে এমন কিছু চাইব যে সম্পর্কে আমার জ্ঞান নেই আমি যেমন এমন কোনো দরখাস্ত না করি যে সম্পর্কে চাওয়াটা উচিত নয় আর আমি চেয়ে ফেলছি ওয়াইল্লা তাকফিরলি যদি আমি ভুল করে দিয়ে থাকি আর ভুল করেছি যদি আমাকে ক্ষমা না করো ও তার হামনি আর আমার উপর দয়া না করো মিনাল খাসেরিন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হব তাহলে এখানে ব্যক্তি থেকে নাই শয়তান থেকে নাই মানুষের অনিষ্ট থেকে নেই আন আস আলাকা মালাইসালি বেহি যে সম্পর্কে আমার জ্ঞান নেই যেটা ভালো হবে না মন্দ হবে চেয়ে ফেললাম বা দরখাস্ত করে ফেললাম যে আল্লাহ তুমি এটা দাও অথচ এটা তোমার জন্য ক্ষতিকর এমন কিছু থেকে আশ্রয় চাই এমন কিছু চাওয়া থেকে আশ্রয় চাইছি যে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই ধারণা নেই সুরায় মমিনুন আয়াত নম্বর সাতানব্বই আটানব্বই রয়েছে শয়তানের কুমন্ত্রণা ওসওয়াসাকে হামাজাত বলা হয়েছে এই দোয়াটি বিশেষ করে মুখস্থ করবেন অকুর রব্বে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ শিখাচ্ছেন যে হে নবী তুমি বলো সরাসরি নবী কি শিখাচ্ছেন আল্লাহ রবুল্লা আলমী তাহলে আমাকে আপনাকে শিখানো হয়েছে কারণ আমরা মুসলিম আমরা নবী মোহাম্মদ ওম্মত আমাদের জন্য কোরআন হচ্ছে আল্লাহ খেতাব আল্লাহ সম্বোধন বলছেন ওয়াকুর রব্বে আউজবেকা মিন হামাজাতি শায়াতিন হে নবী তুমি বলো হে মুসলিম তুমি বলো আমি হে আল্লাহ তোমার আশ্রয় নিচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি মিন হামাজাতি শয়াতিন শয়তানদের কুমন্ত্রণা থেকে শয়তানের ক্ষতির দিক থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে ও আউজবেকা রব্বে আইয়াহদরুন আর তোমার আরো আশ্রয় চাইছি হে আমার রব ধরুন শয়তানের আমার কাছে উপস্থিত হওয়া থেকে শয়তান যাতে আমার কাছে হাজির না হইতে পারে শয়তান আমার কাছাকাছি না হইতে পারে শয়তান আমার বাড়িতে উপস্থিত না হইতে পারে শয়তান আমার পরিবারে উপস্থিত না হইতে পারে শয়তান আমার কাজে কর্মে শরিক না হইতে পারে শয়তান আমার পানাহারে শরিক না হইতে পারে শয়তান আমার সহবাসে শরিক না হইতে পারে সবকিছু দরুন আমার কাছে হাজির হয়ে যাবে আমার বাড়িতে জানেন আপনারা নবী করিম সাল্লাহ বলেছেন যখন মানুষ বাড়িতে ঢুকে ঢুকার সময় যদি বিসমিল্লা না বলে বিসমিল্লা বললো না তখন কি হয় শয়তান বাড়িতে ঢুকে গেল রাত্রে আপনি শুলেন শয়তান আপনার বাড়িতে ঘুমাইল আপনার সাথে জি আপনার বিছানায় শয়তান আমরা দেখি না কিন্তু শয়তান দেখছে জি হ্যাঁ শয়তান যদি আপনার বিছানায় থাকে আপনার ঘরে থাকে আপনার বাড়িতে থাকে তাহলে আপনার ক্ষতি করবে না আপনার ছেলে মেয়েদের ক্ষতি করবেন এটা দুনিয়ার পার্থিব ক্ষতি বলছি আর ইমান আমলের তো ক্ষতি আছেই খেতে বসলেন বাড়িতে ঢুকার পরে ওখানেও বিসমিল্লা ভুলে গেলেন বেপরোয়া বিসমিল্লা বললেন না আপনি পেট ভরে খেলেন হ্যাঁ শয়তান শুধু নিজে খাই না ওর সাথী সঙ্গীদেরকে সব যত আরো শয়তানগুলো আছে সবকে বলে এসো এসো এই বাড়িতে থাকার জায়গাও পেলাম রাতে আর খাবারের ব্যবস্থা পেলাম আদরাক তুমুল মবিতাওয়াল আশা এই বাড়িতে রাত কাটানোর সুযোগ পেয়ে গেছি আমরা বা তোমরা পেয়ে গেছো ওয়াল আশা আর রাতের খাবারও পেয়ে গেছো জি এই আয়াতে এই কথা বলা হয়েছে হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি হে আমার রব আইয়াহাদরুন যাতে করে শয়তান আমার কাছে হাজির না হইতে পারে আমার কাজে কর্মে আমার মজলিসে আমার বাড়িতে আমার খাওয়া দাওয়া আমার চলাফেরাতে আমার ছেলে মেয়েতে আমার স্ত্রীতে কোনো কিছুতে শরিক না হইতে পারে ও আউজ বেকা রব্বা ইহাদরুন রব্বে আউজ বেকা মিন হামাজাতি শায়াতেন তাহলে মুখস্থ করবেন না কুল দিয়ে শুরু করে দোয়া যখন করবেন তখন কুল দিয়ে আল্লাহ বলছেন কুল আপনি কি বলবেন এই রব্বে থেকে রব্বে যেমন অকুর রব্বের হামহমা কামা রব্বায়ানি সাগিরা তুমি বলো বাপ মায়ের জন্য দোয়া আল্লাহ বলছেন অকুল রব্বির হামহমা কামা রব্বায়ানি সাগিরা ঠিক তেমনই এখানে আল্লাহ বলছেন বলো এই দোয়া পানহার দোয়া ইস্তেয়াজার দোয়া আশ্রয় কামনার দোয়া রব্বে আউজবেকা মিন হামাজাতি শায়াতিন ও আউজবেকা রব্বে দরুন ছোট্ট দোয়া এগুলো মুখস্থ করে না কোরআনই দোয়া কোরআনই ইস্তিয়াজা আল্লাহর কাছে আশ্রয় কামনার দোয়া এছাড়া সুরে ফালাক আপনাদের জানা আছে সুরায় নাস জানা আছে এই দুটো সুরা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয়ের শিক্ষা কেমন করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয় আর কি কি অনিষ্ট আছে সবচেয়ে বড় বড় অনিষ্ট যেসব অনিষ্ট থেকে সার থেকে খারাপি থেকে আশ্রয় কামনা করতে হয় সংক্ষেপে বেশি তরজমা তফসির না করে কারণ এতে সময় নিয়ে নেবে সুরায় ফালাক দেখেন পুল আউজো বেরব্বিল ফালাক মিনসারে মা খালাকে মিনসারে পুল আউজো বেরব্বিল ফালাক যিনি ভোরের মালিক রাতকে যিনি ভোর করতে পারেন আর কেউ পারে না তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রাতের অন্ধকারকে সরিয়ে দিয়ে দিনের আলো নিয়ে আসতে পারে রব্বুল ফালাক তার কাছে আশ্রয় চাইছি কি থেকে জি কোলাউদ্বিল ফালাক মিনসারে মা খালাক যা তিনি সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে কিছু বাদ থাকলো সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ ব্যক্তি সৃষ্টি করেছেন বস্তু সৃষ্টি করেছেন জিন সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন সৎকে সৃষ্টি করেছেন অসৎকে সৃষ্টি করেছেন সমস্ত বস্তু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর অনিষ্ট থেকে আপনি পানা চেয়ে নিলেন এই যে আপনার বিল্ডিং আছে কে সৃষ্টি করেছেন আল্লাহ তৈরি করেছেন আপনি কিন্তু এইসব ম্যাটেরিয়াল কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে কি আশ্রয় চাওয়া হইল না কুল আউজ আব্বিল ফালাক মিন সারে মা খালাক যে আল্লাহ বাড়ি ঘরে ধসে পড়ে যেন আমার ক্ষয়ক্ষতি না হয় ঠিক না গাড়ি কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি গাড়ির দুর্ঘটনা যার দ্বারা ক্ষয়ক্ষতি আমার অথবা আমার পরিবারের আর আমার আর কারো ক্ষতি না হয় মিনসারে মা খালাক মিনসারে মা খালাক যদি ব্যাখ্যা করে মিনসারে মা খালাক যা সৃষ্টি করেছেন তার একটি হচ্ছে আপনার স্ত্রী অনেক সময় স্ত্রীর বড় অনিষ্ট আছে আপনাকে ডুবিয়ে রেখে দিল অর্থের ক্ষেত্রে বা ইজ্জতের ক্ষেত্রে হ্যাঁ মান সম্মানের ক্ষেত্রে ডুবিয়ে রেখে দিল সম্ভ্রান্ত মানুষ সম্ভ্রান্ত পরিবারের মানুষ আল্লাহ মানুষ আর স্ত্রী এত অসতি হয়ে গেল যে আপনার আর জীবন সমাজে মুখ দেখানো মুশকিল হয়ে গেল হতে পারে না পারে না হচ্ছে না হচ্ছে না চিন্তা করুন মিনসারে মা খালা আউজ বেরব্বিল ফালাক মিনসারে মা খালা সৃষ্টির অনিষ্ট থেকে সমস্ত কিছুর অনিষ্ট থেকে আগুন চিন্তা করেন হঠাৎ করে আপনি এখানে বসে আছেন বাড়িতে যদি আগুন লেগে যায় ধন সম্পদ পুড়ে সব শেষ হয়ে গেল হ্যাঁ ছেলে মেয়ে পরিবার শেষ হলো হয় না হয় মাঝে মধ্যে ঘটতে আছে মেন শরীরে মা খালা আল্লাহ সৃষ্টি করেছেন আগুন আগুনের অনিষ্ট থেকে আল্লাহ তো আগুনের দরকারও আছে আবার আগুন জ্বালাইতে হবে আগুন ছাড়া অচল চলবেও না আবার আগুনের অনিষ্ট আছে বড় মিন শরীরে মা খালা অমিন শরীরে গাছেন ওয়াকাব রাত যখন অন্ধকার হয়ে আসে রাত অন্ধকার হলে যত দুশ্মন আছে সবার দাপট বেড়ে যায় মানুষ দুশ্মন হ্যাঁ আর জিন দুশ্মন সমস্ত রাত্রে ছড়িয়ে পড়ে চুরি ডাকাতি ছিনতাই অধিকাংশ রাতে তাই না সাপ বিচ্ছু হ্যাঁ এসবের আক্রমণ অধিকাংশ রাতে যে দিনে দেখতে পাচ্ছেন কিন্তু রাতে কিছু দেখেন না আপনি রাতে গাফিলে আছেন বেচারে ঘুমাচ্ছেন সাপ এসে ধ্বংসন করল জি অমিন সারের গা আছে কিনে দা আর অমিন সারিন নাফাসাতে ফিলকাত আর যারা গিরাতে গ্রন্থিতে ফুৎকার দিয়ে দিয়ে জাদু করে বান মারে আর বলে দেশি ভাষায় দোয়া তাবিজ করেছে স্যার জীবনটাই শেষ করে দিল হ্যাঁ পুরুষত্ব শেষ করে দিল ব্রেন বুদ্ধি যেটুকু ছিল সব শেষ করে দিল সুভান আল্লাহ কত যে ক্ষতি করছে এই জাদু টোনা দিয়ে আপনি আশ্রয় চারে এতটুকু কথায় অমিন সারের নাফা জাতে ফিলকাত অমিন সারে হাসেদিন কত লোক যে হিংসা করে বদ নজর লাগাইলো অথবা হিংসা করে আপনার চাকরি খেলো হিংসা করে আপনাকে গ্রাম থেকে উৎখাত করলো হিংসা করে কত রকমের যে ক্ষতি করে থাকে আর ক্ষতির চেষ্টা করে অমিন সারে হাস এদিন হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় চাইছি ইজা হাসাদ একবার নয় যখনই ও হিংসা করুক না কেন আমার লাইফে যখন হিংসা করুক রাতে করুক দিনে করুক সকালে করুক বিকেলে করুক আর যে কোনো রকমের হিংসা করুক না কেন ইজা হাসাদ কত চাইলেন চিন্তা করেন ফেলে কিন্তু আমরা যেহেতু কোরআন বুঝি না মনে করছি যে সুরা ফালাক না ফালাক ঠিক না এই হলো অবস্থা আমাদের সোহানুল্লাহ আমি শুধু সংক্ষেপে তফসিটা করে যাতে বুঝতে পারেন যে আপনি সুরায় ফালাক পড়লে সকালবেলা জিকির আজগারে সুরায় ফালাক পড়া আছে না নেই নামাজের পরে আছে না নেই জি হ্যাঁ সকাল সন্ধ্যার জিকির আজকার আছে এমনি যে কোনো সময় তেলাওত করতে পারেন ফুক দেওয়ার ক্ষেত্রে আপনি নিজেকে অথবা নিজের স্ত্রী ছেলে মেয়েকে দম করার ক্ষেত্রে সুরা ফালাক নাস শুইতে যাচ্ছেন তখন এই সুরাগুলি সুরা এখলাস ফালাক নাস এগুলো পড়ে ফুক দিয়ে হাতে তারপরে গায়ে হাত বুলানো আছে না নেই তাহলে দেখেন আপনি এতগুলি কথা আপনি ওই যে শুইতে গিয়ে পড়লেন সুরে ফালাক চেয়ে ফেলেন আপনি কত কি চাইলেন চিন্তা করুন আপনি তারপরে সুরে নাস দেখুন ওল আউজ বেরাব্বিন নাস হে নবী তুমি বলো হে মুসলিম তুমি এইভাবে বলো এভাবে আশ্রয় কামনা করো আউজ বেরব্বিন নাস আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের যিনি প্রতিপালক তার মানুষের যিনি সৃষ্টিকর্তা মানুষের যিনি মালিক মানুষের রিজিক দাতা মানুষের যিনি পালনকর্তা আল্লাহ তার আশ্রয় কি করছি নিচ্ছি বা গ্রহণ করছি নাস মালিকিন নাস যিনি যেমন রব আমাদের তেমন তিনি আমাদের মালিক হ্যাঁ মালিকিন নাস আর এলাহিনা তিনি আমাদের মাবুদ যিনি রব যিনি আমাদের সবকিছু দেন যিনি আমাদের মালিক তার ইবাদত করব না সুতরাং তিনি এলাহন্নাস সমস্ত মানুষের তিনি মাবুদ উপাসনা এবাদত বন্দী একমাত্র আল্লাহর হবে যিনি আমাদের এলাহ যিনি আমাদের রব যিনি আমাদের মালিক আর মালিক সুরে ফাতেহাতে মালিক ইয়মিদ্দিন আছে আর সুরে নাসে আছে মালিকিন নাস মালিক মানে যিনি অধিপতি যিনি বাদশাহ আর মালিক মানে মালিক সবকিছুর মালিক তিনি একমাত্র আল্লাহ রাবুল আলমিন সত্যিকার অর্থে এলাহিনাস কি থেকে একটাই একটি বস্তু থেকে আশ্রয় কামনা করা হয়েছে কিন্তু সেটা মারাত্মক সেটা মারাত্মক মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জান্নাতি ওয়ান নাস মিন শারিল ওয়াসওয়াস আল খান্নাস আত্মগোপনকারী কুমন্ত্রণা দানকারী কুমন্ত্রণা দানকারী ওয়াসওয়াস ও কুমন্ত্রণা দানকারী আল খান্নাস মানে আত্মগোপন করে দেখতে পাই না জিন শয়তানকে জীবনেও দেখতে পেলেন না কিন্তু মানুষের সর্বনাশ করে ফেলে দিচ্ছে এই জিন শয়তান ফেরাউন বানিয়েছে কারণ বানিয়েছে আবু জাহাল বানিয়েছে আবু লাহাব বানিয়েছে জি এই জিন শয়তান সমস্ত পাপে লিপ্ত করছে মানুষকে অশ্বাসা দিয়ে কুমন্ত্রণা দিয়ে আর উস পাপের জন্য উস্কানি দিয়ে পাপের জন্য পরিচিত করে অথচ জীবনেও দেখতে পাই না আমরা আল খান্নাস আত্মগোপন করে আছে যে সবসময় কুমন্ত্রণা দিতে আছে আরো ব্যাখ্যা করছেন যে মানুষের অন্তরে অন্তরে করে দেয় জিন্নাতে সেটা জিন থেকে হোক আর জিনেরা ক্ষেত্রে বেশি শক্তিশালী অন্যাস আর মানুষের মধ্য থেকে হোক অনেক লোক জিনের কুমন্ত্রণাতে কেউ তাকে খারাপ পরামর্শ দেয়নি ভিতরে এই খারাপ কথাগুলো এসছে আর বড় পাপি হয়ে গেছে আবার অনেকে মানুষের পাল্লাতে পড়ে খারাপ হয়েছে অন্যাস আপনি তাহলে মানুষ যারা খারাপ পথে নিয়ে যায় জিন খারাপ পথে নিয়ে যায় জিন মানুষের অনিষ্ট থেকে আপনি কি করলেন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে ফেললেন সুরায় নাসে তো এই সুরাগুলি এই জন্য গুরুত্ব দিয়ে পড়বেন শুধু মন্ত্রের মতো নয় বরং মনে রাখবেন যে আমার এই সুরাগুলি যে আশ্রয় কামনা রয়েছে ইস্তিয়াজা রয়েছে এর মাধ্যমে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে আমার দুনিয়া আখেরা সুন্দর হয়ে যাবে এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে আমরা বেঁচে থাকব আয়াত নিয়ে আলোচনা বড় লম্বা হয়ে গেল আজকে ইনশা আল্লাহ তালা কয়েকটা পর্বে এই আলোচনাগুলি করব কারণ এই দোয়াগুলি এবং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সহি মুসলিমের হাদিস দিয়ে শুরু করি উকবাবিন আমের রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত হাদিস আন্না রসুল আল্লাহ সাল্লাহ রসুল উল্লাহ বলেছেন আলম তারা আয়াতিন লাম ইউরা নাকাত্তু কুল নাস বলছেন যে হে সাথী হে সঙ্গী হে সাহাবি তুমি কি দেখো না আলম তার কোন সাহাবীকে সম্বোধন করে বলছেন আর এ কথা যদি তিনি একজনকে বলে থাকেন সবার জন্য সম্বোধন তাই না আমাদের জন্য নবী সম্বোধন আলাম তারা হে মুসলিম তুমি কি একটু চিন্তা করে দেখো না আলাম তার আয়াত কিছু আয়াত সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা করে দেখো না যে আয়াতগুলি আজকের রাতেই নাজিল হয়েছে সেই রাতেই কিন্তু এই আয়াতগুলি নাজিল হয়েছিল আর ফজর পরে নবী করিম সাহাবিদেরকে এই হাদিসটি বলছেন এইরকম আয়াত এর পূর্বে কখনো দেখা যায়নি মানে আমার কাছে নাজেল হয়নি সে আয়াতগুলি কি এই যে এতক্ষণ তফসির করে শুনেন সুরায় ফালাক আর সুরায় নাস কোলাউজবিল ফালাক এই অমিন সারে হাসিদ হাসাদ পর্যন্ত আর কোলাউজবির নাস জি আল্লাহ নাস মিনাল জেন্নাতে নাস পর্যন্ত নবী করিম সাল্লাম কত গুরুত্বপূর্ণ তাহলে এই হাদিসে বলেছেন সুরে ফালাক এবং নাস সুতরাং যেই যেই ক্ষেত্রগুলিতে আপনারা আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিস চর্চা করছেন শুনছেন অথবা পড়ছেন এই অজিফাগুলি এগুলি হচ্ছে সুন্নতি অজিফা আসলে আমাদের দেশে বেদাতি অজিফা আছে যার ফলে সুন্নতি অজিফা বিতাড়িত হয়েছে আর এটা আল্লাহর আজাব বেদাতিদের ওপর আল্লাহর আজাব হচ্ছে যে তারা যখন বেদাতকে গুরুত্ব দেয় তখন আল্লাহ তাদেরকে সন্ন্যত থেকে বঞ্চিত করে যার ফলে তারা এইসব আমল করতে জানে না কি আমল আছে সুরা ওয়াকিয়া পড়ে রাত্রে ফকিরি দূর হবে অভাব দূর হবে শোনা জানা শোনা নাই হ্যাঁ জি হ্যাঁ জি সুরা ওয়াকিয়া পাঁচটা সুরা তার মধ্যে সুরে অ্যাসিন পড়বে অথচ কোন হাদিস না যে সুরে অ্যাসিনের বিশেষ কিছু অজিফা আছে অন্য অন্য সুরার মতো সুরে অ্যাসিনও পড়ে আর যে হাদিস আছে যে কোরআনের কলব কোরআন হৃদয় হাদিস সহি না জি এইরকমই আরো কিছু কিছু খাস খাস সুরা পড়বে হ্যাঁ এগুলো তো কোরআনে কেরিমি ছিল তাছাড়া এমন এমন দুয়া আর এমন এমন দুরু যে না কোরআনে কেরিম আছে না রসুলের কোন সহি হাদিস আছে না সহিফ হাদিস আছে জি দোয়ায়ে গঞ্জুল আস জি হ্যাঁ। না কোরআনে না হাদিসে না সহি না জয়ীফ কোন হাদিসে নেই মানুষের বানানো এগুলো নিছক এগুলি ওজিফা হচ্ছে সবচেয়ে বড় ওজিফা দেশের জি হ্যাঁ আর যেগুলি কোরআন সন্ন্যে বলা হয়েছে সেগুলো মুখস্থ নেই আর মুখস্থ থাকলে আমল নেই তারপরে দুরুদের তাজ না কোরআন আছে না হাদিস আছে না সই না জয়ীফ হাদিস আছে জি হ্যাঁ সতর্ক করার জন্য বলছি যে বেদাতি এবাদত থেকে সতর্ক সাবধান হন বেদাতকে চেনুন বাঁচার জন্য আর সন্ন্যতকে জানুন আমল করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন দ্বিতীয় হাদিস আবু সঈদ খুদি রাজি আল্লাহ তালানো থেকে বন্ডিত তিনি বলছেন কান রাসুল উল্লাহ সাল্লাহ জানে ওয়াইনিল ইনসানি হাত্তা নাজালাত আল মুআজাতান নবী করিম সাল্লাম প্রথম দিকে জিনের অনিষ্ট থেকে আশ্রয় চাইতেন আল্লাহর ও আইনিল ইনসান আর মানুষের বদনজর থেকে কিভাবে বলতেন আল্লাহ মিনাল জানে জিনকে জিনও বলা হয় জিনকে জান বলা হয় জি বলে খালাকাল জান নামে মারিজিম মিন্নার তো জিনের দুটো নাম জানও বলা হয় আর জিন বলা হয় জিনকে জিন বা জানকে জান জিনকে যা জান এই জন্য বলা হয় যে জান না এজন্য মানে ঢেকে থাকা আমাদের চোখের আড়ালে যেহেতু জিন আছে অর্থাৎ চলাফেরা করছে কিন্তু আমরা দেখি না এই দৃষ্টিশক্তি আমাদের হ্যাঁ, দেখতে পায় না সেই জন্য জিনকে জিন বলা হয় তো জিনের অনিষ্ট থেকে এইভাবে আল্লাহর আশ্রয় কামনা করতেন আল্লাহর কাছে আশ্রয় চাইতেন ও আইনেল ইনসান আর মানুষের বদনজর থেকে আল্লাহ মিন আইনেল ইনসানে বা মিনাল আইনে এভাবে বলতেন এ আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি বদনজর থেকে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সুরায় ফালাক এবং নাস নাজল হয়নি হ্যাঁ নাজালাত আল মাওয়াজাতান যখন সুরায় ফালাক এবং নাস নাজ সুরায় ফালাক এবং নাসকে মাওয়াজা সুরায় ফালাক একটি মাওয়াজা মানে সুরাতুন মাওয়াজা আর সুরায় নাস হচ্ছে আরেকটি সুরায় মাওয়াজা মাওয়াজা মানে হচ্ছে আশ্রয় দানকারী আশ্রয় দানকারী আল্লাহ এবং আল্লাহর কালাম আশ্রয় দানকারী আল্লাহর কালাম কোরআনে করিম আল্লাহর গুণ আর এই কোরআন করিমের আয়াত সুরায় ফালাক এবং নাস মানুষকে আশ্রয় দান করে কি থেকে সমস্ত রকমের অনিষ্ট থেকে জিন মানুষ ব্যক্তি বস্তুর অনিষ্ট থেকে এই জন্য সুরায় এই দুইটি সুরাকে দ্বিবচন দিয়ে মহাবেজা তাইন বলা হয় মহাবেজা তাইন বা মাউজাতান বলা হয় ফালাম্মা নাজালা তা সুরায় ফালাক এবং নাস যখন নাজিল হয়ে গেল আখাজা বেহেমা তখন সুরায় ফালাক নাসের আমল শুরু করে দিল সুরুল্লাহাম ওর আমল শুরু করার আর একটা অর্থ আছে আমাদের দেশে যারা এইসব অজিফা করে তারা বুঝে এক একটা সুরার বেদাতি আমল তারা করে এক এক তরিকার আমল আছে আজব আজব তরিকার আমল আছে বলছে যে এগুলোকে সাধন করতে হয় হ্যাঁ এই আমলগুলি করে এই করা হয় এই করা এই করা হয় যেমন উদাহরণস্বরূপ বলি আমাদের দেশে বেদাতি সমাজে জিন সাধন করার জন্য মানে জিনকে বসে করার জন্য সুরা জিনের আমল আছে হ্যাঁ এতদিন ধরে সুরা জিন এতবার করে রাতে পড়তে হবে পড়ে শুইতে হবে তাহলে তোমার জিন বসে হয়ে যাবে যা ইচ্ছা তাই তুমি জিন দিয়ে করাতে পারবে এইসব আমল আছে শুনেছেন কেউ শোনার নাই শুনেছেন না জি হ্যাঁ তো এই আমল নয় আমল হচ্ছে কোরআনে হাদিসে যেই দোয়াগুলি আছে সেগুলির প্রতি আমল করা নবী করিম যখন সুরে ফালাক নাস নাজ হবে তখন আখা বেহেমা হেমা এই দুটো নিয়ে আমল করা শুরু করেন মানে এইগুলো পড়া শুরু করলেন আর যেইভাবে যেই সময়গুলিতে যতটা পরিমাণ পড়েছেন ওইভাবে আপনি পড়বেন এছাড়া যদি পড়তে হয় তাহলে নিজে থেকে পরিমাণ নির্ধারণ করবেন না আপনি যেমন মনে করেন তিনবার করে পড়া আছে ঠিক না আপনি তিনবার পড়বেন বা একবার কোথাও পড়া আছে তো একবার পড়বেন কিন্তু যদি আপনি বলেন যে আমি চল্লিশ বার করে সুরে ফালাক পড়বো চল্লিশ বার করে সুরে নাচ না আপনি নির্ধারণ করবেন না তাহলে এমনিতে পড়তে আনলিমিটেড পড়তে থাকে সে একশত বার হলো না চল্লিশ বার হলো আর গণার দরকার নেই জি হ্যাঁ যেমন তসবি করবেন আপনি হয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হবার তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার ঠিক আছে না যদি হাদিস থাকে এছাড়া আর কোন সংখ্যা যেমন দশ বার আছে করবেন কিন্তু আপনি বলবেন যে না আমি সোয়া লাগবার বার করব তখন এটা কি হবে বেদাত যেমন ইউনুস আলাই সালামের দু আপনি রাত দিন পড়তে থাকেন সারা দিন পড়তে থাকেন সারা রাত পড়তে থাকেন বালা মুসিবত এসছে বা আসেনি এমনি পড়তে থাকেন আপনি যাতে বালা মুসিবত না আসে ঠিক না কিন্তু খতমে ইউনুস আর খতমে ইউনুস মানে সোয়া লাখ আর হ্যাঁ বুট ছোলা এইসব নিয়ে বসে যেতে হবে আর ভাগযোগ করে তুমি কিছু পড়ো তুমি কিছু পড়ো এগুলি হচ্ছে বেদাত দেশে বেদাতি কাজ আছে সন্ন্যতি কাজ নেই মুশকিলটা এটাই যার বেদাত সম্পর্কে সতর্ক করা এবং সতর্ক থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি এখান থেকে এগুলো যদি না শিখে যান তো দেশে তো ওইগুলোই চলছে বাজার ওদের শুধু ওই বাজারে গিয়ে আপনি একাকার হয়ে যাবেন আপনি ভেসে যাবেন জি এই বন্যায় বেদাতের বন্যায় ভেসে যাবেন আপনি সুরায় ফালাক নাজেল হওয়ার পরে নবী ওগুলো আমল করা শুরু করলেন তারাকা মা সেবা আহমার বাকি নিজে যে নিজের ভাষায় দোয়া করতেন সেগুলো ছেড়ে দিলেন জিন থেকে আল্লাহ আশ্রয় দাও মানুষের বদনজর থেকে আশ্রয় দেয় এই এইভাবে যে দোয়াগুলি করতেন ওগুলো তিনি ছেড়ে দিলেন রহ তিরমিজি হাদিস এবং তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসটি হচ্ছে সাহি তিন নম্বর হাদিস মায়সারদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন আন্না রসুল আল্লাহ আহু রসুল যখন নিজের বিছানায় আসতেন শোয়ার জন্য নাফাসাফিয়া দেহে দুই হাতে ফুক দিতেন এই সুরাগুলি পড়ে কি ওয়াকারা আল বিল মোয়াওয়েজাতে মোয়াওয়েজাত পড়তেন এখানে বহু বচন আসলো মোয়াওয়েজাত তাইন মানে দ্বিবচন যখন মোয়াওয়েজাত তাইন বলা হবে তখন সুরায় ফালাক এবং নাস আর মোয়াওয়েজাত যখন বহু বচন হইল যদিও সর্বনিম্ন বহু বচন দুই হয়ে যায় কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম শোয়ার আগে যেই সুরাগুলি পড়তেন সেই সুরাগুলি তিনটি ছিল তাই না সোরায় ফালাক নাস আর হ্যাঁ সোরায় এখলাস তাহলে মহাবজা যখন বলবেন তখন তাতে এখলাস অ্যাড হবে যদিও সুরায় এখলাসে আউজও কথাটি ব্যবহার হয়নি আশ্রয় চাওয়ার বিষয়টি নেই কিন্তু তৌহিদের কথা আছে সুরাগ এখলাসটা পুরোটাই তৌহিদ কুল হো আল্লাহ আহাদ আল্লাহর একত্রের ঘোষণা করছেন আল্লাহ সমস্ত রকমের দোষ ত্রুটি ঘাটতি যেগুলি ত্রুটি হইতে পারে হ্যাঁ সেগুলি থেকে মুক্ত আল্লাহুসামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সবকিছুই তার মুখাপেক্ষী কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন ওয়ালাম ইউলাদ তিনি জনক না জাতক না কারো পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন এটা দুর্বলতা হ্যাঁ উনি না হইলে কারো ওরসে আপনি আপনি আমি পয়দা হয়েছি তাহলে বাপ মা না থাকলে আমরা দুনিয়া আসতাম না তাদের মাধ্যমে এসছি তাই না বাপ মার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের ক্ষেত্রে যদি ওইরকম হইতো আল্লাহ তাহলে স্বাভাবিক বাপ মা হচ্ছে মূল তাহলে আল্লাহরও কিছু মূল আছে না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ছেলে মেয়ে যদি কারো ছেলে মেয়ে হয় আর সেটাও দুর্বলতার দিক কারণ যার ছেলে মেয়ে হয় তার মানে ছেলে মেয়ের প্রয়োজন আছে এক একটা দুর্বল দুর্বল দিকে যে আমাদের একটা সময় বার্ধক্য আসবে কমজোর হয়ে যাব কাজকর্ম করতে পারবো না তখন এই ছেলেগুলো কাজে আসবে জি হ্যাঁ এরা সংসারকে সামলাবে আর আর একটা দুর্বলতার দিক হচ্ছে যে ছেলে মেয়ের মায়া আল্লাহ দিয়ে দিয়েছেন ও মায়া আপনি যদি বলেন যে অসৎ ছেলে আমি একটু মায়া করবো তারপর মায়া হবে অসৎ ছেলে যদি ক্ষতি হয় তার তখন কষ্ট পাবেন আপনি পাবেন না পাবেন না প্রাকৃতিক বিষয়টা হবেই কষ্ট আপনার তো এটা দুর্বলতা দুর্বলতা যে খারাপ হয়ে যাচ্ছে তারপর আপনি তার মায়া ভুলতে পারছেন আপনি জি আল্লাহ রবুল আলমিনের যদি সন্তান সন্ততি হইতো তাহলে এটা দুর্বল দিক হইতো ওয়ালাম ইউলাদ লামি ইউলাদ না ছেলেরা লামি জনক তার ছেলে মেয়ে আছে না তিনি ঘর তার কোনো বাপ ইয়াকুল্লাহ হাত এগুলো নাই কিন্তু আল্লাহর কাজ অন্যরা সামলাচ্ছে এটা তো হইতে পারে যেমন সুফিবাদের ধর্ম হ্যাঁ যে আল্লাহ গোস কুতুব অলি আউলিয়াকে এত ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন যে দুনিয়ার সমস্ত দায় দায়িত্ব গোস কুতুব অলি আউলিয়াকে দিয়ে দিয়েছেন তারা সবকিছু সামলাচ্ছে তাই না আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আল্লাহর কাজ করেন ওলা কেউ নেই না জিলানি আল্লাহর কাজ করে না চিস্তি আল্লাহর কাজ করে না শাহজাহ আল্লাহর কাজ করে না করতে পারে তারা মৃত মানুষ মারা যায় তারা মারা গেছে এটা কথা মানতে যদি আপনার কষ্ট লাগে আপনার বাপ মারা গেছে মেনে নিচ্ছেন হ্যাঁ চার খলিফা মারা গেছে মেনে নিচ্ছেন অবাকার উমার উসমান আলী মারা গেছে কখনো তাদের কাছে চাইতে যান না কখনো শোনেননি ইয়া উমার হে দেন ইয়া উসমান দেন কবর পূজারী এগুলো করে কি না তাদের কাছে চাইতে যায় না ইয়া আবু এত বড় আবু সাহাবি সবচেয়ে বেশি হাদিস তার মুখস্থ হে আবু হরেরা আপনি সাহায্য করেন এগুলো করতে গেল না কিন্তু আবু হরের পাঁচশো বছর সাতশো বছর আটশো বছর পরে জিলানি আসলো চিস্তি আসলো আর শাহজাল আসলো তাদেরকে চেষ্টা করে বাবা গো উদ্ধার করো বাবা গো আশ্রয় দান করো বাবা গো ছেলে দান করো রোগ ভালো করো আউজবিল্লা কিভাবে মুশ্রিক হয়ে গেল এইসব কিভাবে শয়তান বিভ্রান্ত করেছে শয়তানের অনিষ্ট থেকে অন্তর থেকে আশ্রয় না চাওয়ার কারণে সবচেয়ে বড় পাপে লিপ্ত হয়েছে যদি শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাইতো অন্তর থেকে তাহলে শয়তান কোন কোন রাস্তা দিয়ে অন্তরে প্রবেশ করে জানতো আর সবচেয়ে বড় যেই রাস্তা যেই রাস্তা দিয়ে দুনিয়া আখেরাত সবকিছু ধ্বংস করে দেবে চিরকালে নামে বানিয়ে দিবে চিরকাল জান্নাতে বঞ্চিত রাখবে কখনো রাখবে আগুনে জ্বলে জ্বলে পাক হবে না সেটা হচ্ছে শির্ক আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা আল্লাহ ছাড়া অন্য দিতে পারে ওয়ালাম কফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ সমতুল্য আল্লাহর মতো কেউ নেই নবী ফালাক পড়তেন ও দিতেন দেওয়ার পরে দুই হাত শরীরের যতদূর পর্যন্ত যেত করতেন হাত ফিরিয়ে দিতেন মাসে হাত মুসলিমের হাদিস এই এই এই বিষয়টিকে আরো বিস্তারিত বর্ণনা করেছেন আর একটি হাদিসে মায়েসা রাজি বর্ণিত বলছেন আন্নান করিম সাল্লাম যখন নিজের বিছানায় আসতেন প্রতিটি রাতে জামা কাপড় তাহলে রাতের হোমে বিশেষ করে রাতের নিদ্রা হচ্ছে আসল নিদ্রা রাতের বিশ্রাম হচ্ছে আসল বিশ্রাম দিনে হয়তো এক আধ ঘন্টার জন্য শুইছেন কিন্তু নবী সাল্লাম দিনে বিশ্রাম করতে গিয়ে শুইতে গিয়ে এই দোয়াগুলি পড়েছেন বা এই সোরাগুলি পড়েছেন এইরকম কোনো প্রমাণ পাওয়া যায় না তবে যদি দেখা যায় যে একজন লোক সারা জীবন নাইট ডিউটি করে আসল ঘুম তার দিনের তাহলে দিনেই পড়বে সে কারণ তার দিনটাকে সে রাত বানিয়ে ফেলেছে এই দোয়া জিকির আজগারগুলি গুলি যে ঘুমের আজকার নাম সে দিনেই পড়বে কারণ রাত হচ্ছে তার ডিউটি করে রাতে ডিউটি করে আর দিনে ঘুমায় আর ও যদি এই জিকির আজগান না পড়ে তো সারা জীবন এইসব জিকির আজকাতে বঞ্চিত থাকলো সারা জীবন শয়তানের অনিষ্টের সম্ভাবনা থাকলো সুতরাং দিনেও যদি কারো ঘুমের অভ্যাস থাকে তাহলে এই দোয়াগুলি তখনও পড়বে বা ঈশ্বরাগুলির প্রতি আমল করবে নবী করিম সাল্লাম রাতে যখন বিছানায় আসতেন জামা কাফাইহে দুই হাতকে এক জায়গায় করতেন এরকম করতেন সুমা নাফাসা ফিহেমা তারপরে দুটোতে ফুক দিতেন ফাকারা আফিহেমা আর তারপরে পাঠ করতেন পাঠ করতেন মনে হচ্ছে বাহ্যিক যে ফুক দিতেন আর তারপরে পাঠ করতেন কিন্তু তারপরে শব্দ এখানে নেই সুতরাং পড়ে নিয়ে ফুক দিবেন এইটাই যুক্তিসঙ্গত তাহলে কি ছিল এ হাদিস দ্বারা ব্যাখ্যা হয়ে গেল আশ্রয় গ্রহণের যে সুরাগুলি সেটি হচ্ছে তিনটি সুরায় এখলাস ফালাক এবং নাস তারপরে গোটা শরীরে হাত ফিরাইতেন মাস্তাতা মিন যত দূর হাত পৌঁছিত জরুরি নয় যে একেবারে আপনাকে পা পর্যন্ত হাত পৌঁছাইতে হবে মাথার দিক থেকে শুরু করে যতদূর হাতটা পৌঁছে শুরু করতেন কি থেকে আলা রাসি মাথার মাথার উপর থেকে হাত বুলাইতে শুরু করতেন অজে চেহারা তারপরে চেহারা অমা আকবাল আমিন জাসির পেছন দিক থেকে নয় সামনের দিক থেকে অগ্রভাগ থেকে সামনে ওপর দিয়ে হাত ফিরাইতেন অনেকেই এই আমলগুলি করতে গিয়ে বেদাতি কাজ করে দেখেছেন আপনারা এই এই আমলটি আছে ঘুমাবার আগে ঠিক না অনেকে মসজিদে বসে করে করে না করে না ফরজ নামাজ পড়া হইলো আর তার বৈশাখ থাকতে থাকতে অথবা সন্ন্যত পড়ে মসজিদে এখন বেরোবে শুরু করলে এগুলো হ্যাঁ মাগরে বাবা ফজরে এই সুরাগুলি পড়ে সুরা এই এখলাস ফালাক নাচ পড়ে হাত ফিরিয়ে শুরু করলো এই এই নামাজের পরে হাত ফিরানো নেই নামাজের পরে পড়া আছে বা সকাল সন্ধ্যার রাজ করে পড়া আছে সুরা এখলাস ফালাক নাচ কিন্তু শরীরে হাত ফিরানো নেই যখন নেই তখন এটা কি হয়ে গেল বেদাত হইল তারপরে আরো কি করে পেছন দিকে এমনকি এইদিকেও এইরকম করছে পেছন দিকে হাত ফেরাচ্ছে দেখেছেন হ্যাঁ জি হ্যাঁ এগুলো বেদাতি কাজ অনেকে দেখা দেখি শিখে যার কাছে শিখেছে সে হচ্ছে কানা কানার কাছ থেকে কানা যদি শিখে তো কি অবস্থা হয় এই হলো অবস্থা আমাদের দেশের ফতুয়ারও ঠিক ওই রকম অবস্থা যে মুফতি ফতুয়া দিচ্ছে সেও শুধু হাফেজে কোরআন অথবা মাদ্রাসা ফারেক তো হয়েছে কিন্তু কোরআন মহাদিসের দলিল টলিল কিচ্ছু বুঝে না কিন্তু আপনার যেহেতু মসজিদের হুজুর বা মাদ্রাসার হুজুর হাফেজ সাহেব ইমাম সাহেব ওর মান ইজ্জতের প্রশ্ন হয়ে যাচ্ছে যদি গ্রামের লোকদের জবাব না দিতে পারে তো মান ইজ্জত থাকবে হ্যাঁ নজরানা বকশিস পাবে জি একটু দুনিয়ার ব্যাপার মান ইজ্জতের ব্যাপার তখন খালি হাতে ফিরিয়ে দেয় না একটা কিছু দিলেই হইল কি যে ফতোয়া দেয় আল্লাহুল মুস্তাহান যদি এগুলো যদি বলি কি কি ফতোয়া দেয় তা আপনি মাথায় হাত দিয়ে কান্না করবেন না দুঃখ করবেন না হাসবেন আল্লাহ ভালো জানে হালালকে হারাম হারামকে হালাল হ্যাঁ এক নাতিনের হিল্লার বিয়ে এক তো হিল্লার বিয়ে হারাম আর হিল্লার বিয়ে তাও কার সাথে দিয়েছে জানেন মসজিদের হুজুর নানার সাথে দিয়ে দিয়েছে ওই যে কাকে পরকে দিতে যাব। হুজুরকে জিজ্ঞেস হুজুর বাইরে কোথায় বা হিল্লা বিয়ে দিতে বিয়ে দিয়ে যদি আবার না ছাড়ে এক ঝামেলার ঝামেলা কি আবার ঝামেলা করে পর মানুষের সাথে তো ওর নানা আছে আপন নানা আপন নানা জি সরাসরি আমাকে টেলিফোন করছে এমন না যে সোনা কিচ্ছা কাহিনী বয়ান করছি এই মাসলায় ঘটে যাওয়ার পর আমাকে টেলিফোন করছে সেই মেয়ে যার সাথে নানার আউজ হয়েছে বলছে যে শেখ আমি তো এখন হেদায়ত হয়েছে এখন আলোচনা আপনার শুনি কিন্তু আমার সাথে তো এই কাজ করেছে আমার বাবাকে জিজ্ঞেস করলো আমার মা জিজ্ঞেস করলো হুজুরকে যে পরকে বিয়ে না দিয়ে আমার শ্বশুর আছে তো আমার মেয়ের বিয়ে আমার শ্বশুরের সাথে বা আমার বাপের সাথে দিয়ে দিও মা জিজ্ঞেস করছে বাপের সাথে দিয়ে দি ঘরেই থাকলো রাত খান রাখলো সকালে ছেড়ে দিও হুজুবিল্লাহ ইন্দারিল্লাহ ইন্দাহ আছে সুরা ফালাক নাস কতবার পড়তেন ইয়াফ তিনবার করতেন তাহলে তিনবার করে করবেন পড়বেন আর করে হাত এক একবার পড়ে হাত তাহলে সুরা এখলাস ফালাক নাস তিনটা পড়লেন ফুক দিলেন আবার হাত ফেরালেন এইভাবে দ্বিতীয়বার তৃতীয়বার এরকম করবেন কেউ যদি সুরাই এখলাস তিনবার পড়ে নিল আর তার ভাত ফিরে সুরাই ফালাক তিনবার পড়ে নিল তার ভাত ফিরেলো সুরাই ফালাক সুরাই নাস তিনবার পড়লো ফিরেলো সেটাও চলতে পারে কিন্তু এই হাদিসটা বাহ্যিক এটাই প্রমাণ করে সহি বখারি এই হাদিস ছিল সৈয়দুল ইস্তেকফারের দোয়া মুখস্থ আছে সৈয়দুল ইস্তেকফার জি হ্যাঁ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার গুরুত্বপূর্ণ দোয়া যতগুলি দোয়া আছে তার মধ্যে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এবং এর বড়ই ফজিলত রয়েছে সেই বখারিত রয়েছে এই হাদিস নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন কাল সৈয়দুল ইস্তিকফারি এই নামটি নবী সালামে দেওয়া মানুষের নয় অন্য কোনো লোকের না স্বয়ং নবী সাল বলছেন এই দোয়া হচ্ছে সৈয়দুল ইস্তেকফার কালা সৈয়দুল ইস্তেকফার রসুল্লাহ বলেন যে সৈয়দুল ইস্তেকফার হচ্ছে আইয়া আল আব্দু মান্দা এই দোয়া বলবে আল্লাহ মান্তা রব্বি লাহ ইল্লা খালাক্তানি ওয়ানা আবদুকা ওয়ানা আল আহাদিকা ওয়াদিকা মস্তাতু আউজুবিকা এই আউজুবিকা মিনসারে মাসানাত আজকে সাইয়দুল ইস্তেকভার শিখানো উদ্দেশ্য নয় আজকে শিখাবো কি যে আশ্রয় কামনা এমনকি সৈয়দুল ইস্তেকফারও আছে আল্লাহ আন্তা রব্বি লাহ ইল্লা আন্তা রব স্বীকার করলেন আল্লাহকে তারপরে যখন তিনি রব তিনি মালিক তো লাহ ইল্লা আন্তা হে আল্লাহ তুমি যখন মালিক তো তোমার ছাড়া আমার কোনো মাহবুদিন আমি কারো ইবাদত করি না না দর্গা না দুর্গা না গস না কত ওসব বুঝি না আমি লাই লাহিল্লান্ত কালেমা তৈবা কালেমা তৈবা এত রয়েছে লাহিল্লান্ত খালাক্তানি তুমি আমাকে সৃষ্টি করেছো আমি তোমার গোলাম আমি তোমার দাস বান্দা ওয়ানা আল আহাদেকা ওয়াদেকা আল্লাহর সাথে অঙ্গীকার করছেন যে আমি তোমার সাথে যে ওয়াদা করেছি এবং তুমি যে আমার কাছ থেকে চুক্তি নিয়েছো প্রতিশ্রুতি নিয়েছো তার উপর আমি অটল আছি প্রতিষ্ঠিত আছি যতটা পারি মাস্তা তা তো হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি আমি যে সব অন্যায় ভুল ভ্রান্তি করেছি তার অনিষ্ট থেকে কত ভুল মানুষ করে থাকে চিন্তা করেন একদিনে কত ভুল সারা জিন্দগিতে কত যে ভুল করছেন আর করছি সমস্ত পাপের বা ভুলের অনিষ্ট আছে দুনিয়া তো সেই অনিষ্ট আসতে পারে পাপের কারণে ভুলের কারণে দুনিয়াতে মার খেয়ে গেলেন ধরা খেয়ে গেলেন আল্লাহর কাছে বালা মুসিবতে পড়লেন আপনি অথবা পাপের কারণে অন্যায়ের কারণে কি হলো আপনাকে আখেরাতে ক্ষতিগ্রস্ত হইল হতে হইল কবরের জীবনে আপনি ফেঁসে গেলেন আপনি এইরকমই যা কিছু মানুষ করে তার মধ্যে ভালো কাজও করে আর মন্দ কাজও করে তাহলে এই এতে এই নয় যে শুধু পাপ করে পাপের অনিষ্ট থেকে আশ্রয় চাইছে বরং আমি খারাপ কাজের অনিষ্ট থেকে পানা চাইছি যাতে করে খারাপ কাজ আমার দ্বারা না হয় আউজ বেকার মিনসারে তো যা আমি করেছি ভালো করি আর মন্দ করি যাতে করে মন্দটা আমার দ্বারা না হয় কারণ মন্দ করলে পাপ চেনে না বাপকে আপনাকে মাঝে মধ্যে আল্লাহ ছেড়ে দিতে পারেন বা ছাড় দিতে পারেন কিন্তু একেবারে ছেড়ে দিবেন না আপনি লাগামহীন হয়ে যাবেন আর পাপ করতে থাকবেন অন্যায় করতে থাকবেন আর আল্লাহ ছেড়ে দিবেন এমনটা নয় আউজবেকা মিনসারে মাসানাথ আবু আলাকা বেনেমাতিক আলী আবু বেদম্বি ফিরলি ফাইনাহুল আয়াক ফেরোজনবা ইল্লা আন্তা এখানে আশ্রয় চাওয়া শিখেছেন নবী করিম সাল্লাম সৈয়দুল ইস্তেফারে আউজবে কামিন সারে মাসান আত জীবনে যত কাজ করি সমস্ত কাজের অনিষ্টের দিক আছে খারাপের দিক আছে সেসব থেকে আমি কি চাইছি আশ্রয় চাইছি তারপরে আমরা যেসব কাজ করি শুধু দিনই কাজ নয় দুনিয়াবি কাজ পার্থিব কাজ পার্থিব কাজের কিছু অনিষ্ট আছে না নেই ব্যবসা করতে গেলেন ব্যবসা করতে গেলে যেমন ভালো দিক আছে যে অনেক লাভবান হবেন তেমন সব পুঁজি বৈশাও যেতে পারে আউজবে কাবিন সারে মাসানাথ আল্লাহ যা আমি করছি এর অনিষ্ট থেকে আশ্রয় চাইছি ঠিক আছে না চাকরি করতে বিদেশে আজকাল নতুন নতুন ভাইরা বিদেশে আসছেন যে বিদেশে সবাই গিয়ে এত টাকা পয়সা নিয়ে আসছে আমরাও যাই কিন্তু আসার পরে দেখছে যে কাজের ক্রাইসিস ঠিক না যখন দেশ থেকে আসছেন আল্লাহ যা আমি করছি এর অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি যাতে করে গেলাম বিদেশে এত টাকা খরচ করে আর কাজ পেলাম না যেই টাকাটা ইনভেস্ট করে সেটাই উঠাইতে পারলাম না এমনটা না হয় এই করে যদি এই কথাটুকুর ব্যাখ্যা করা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল কিন্তু বিয়ে করলেন বিয়ে করে ক্ষতিগ্রস্ত মেনসারে মাসানা তো আমি যে বিয়ে করেছি আল্লাহ এর ক্ষতি থেকে বাঁচে হয়তো সন্তানই হয় না এমন স্ত্রী যে তার রোগের কারণে সন্তান হয় না আল্লাহ এর থেকে বাঁচে বিয়ের আগেই দোয়া করছেন আপনি হ্যাঁ অথবা ছেলে মেয়ে হইল কিন্তু ছেলে মেয়ে ভালো হইল না এটাও অনিষ্ট আউজবে কামিন সারে মাসানা তো অথবা স্ত্রীর ছেলে মেয়ে তো হইল হ্যাঁ কিন্তু চরিত্র ভালো না আউজবে কামিন সারে মাসানা তো বাড়ি ঘর করলেন অনেকে বাড়ি করে ফেঁসে যান উফ পরে তখন আক্ষেপ হয় হাই রে এই জায়গায় বাড়ি করে আমি টাকা পয়সা ফাঁসিয়ে দিয়েছি আর কোনো লাভ হলো না হলো কি হলো না সারের এমন কিছু না করি যার অনিষ্ট আমাকে স্পর্শ করে তাহলে কথাটি অত্যন্ত ব্যাপক সুহান আল্লাহ দোয়াগুলি ছোট্ট দোয়া আউজবেকা মিন সারের মাসানাত কিন্তু এর অর্থ কত ব্যাপক যা কিছু আমি করেছি বা করছি তার অনিষ্ট থেকে আল্লাহ তোমার আশ্রয় চাইছি আশ্রয় গ্রহণ করছি এই ছিল সৈয়দুল ইস্তেকফার সৈয়দুল ইস্তেকফার কেউ যদি পড়ে সকাল সন্ধ্যা তো এর ফায়দা কি লাভ কি হ্যাঁ ফজিলত কি কে জানেন হ্যাঁ সকালে যদি পড়েন নাই একইনের সাথে কিন্তু যে কথাগুলি বলছেন আপনি মন্ত্র মুখ না মানে বিশ্বাস করে আমি যা বলছি অন্তর থেকে বলছি শুধু মুখে না হ্যাঁ আর যদি সারাদিনের মধ্যে মত চলে আসে জান্নাত অবধারিত সন্ধ্যাবেলা পড়লেন একবার আর রাতে মত চলে আসলো তাহলে দেখালা জান্না নবী করিম সাল্লাম বলছেন মান কালাহ মিনান্নাহারে মুকেনান বিহা কেউ যদি দিনে পড়ে নেয় ইয়াকিনের সাথে ওই দিনে যদি মারা যায় কাবলা ইউম সিয়া সন্ধ্যা হওয়ার আগেই ফাহমিন আহলিল জান্নাতে সে জান্নাতি অমান কাল আহমিন আল্লাহ আর কেউ যদি রাত্রে পড়ে নাই সন্ধ্যাবেলা পড়ে নিলেন অহমুকেনুর ভেয়াকিনের সাথে সন্ধ্যাতে ব্যস্ত ছিলেন বিছানে যাওয়ার সময় পড়ে নেন ঘুমাবার আগে পড়ে নেন জরুরি না যা করে সন্ধ্যাবেলায় পড়তে হবে আর সন্ধ্যাবেলা পারলেন না সেই জন্য আপনার চলে গেল না যখনই পারছেন রাতে একবার পড়ে নেন আপনি চেষ্টা করবেন সন্ধ্যাবেলা পড়ে নেওয়ার ইয়াকিনের সাথে যদি পড়ে নেন ফামা তাকাবলা ইউস ভোর হওয়ার আগে যদি মারা যায় ফহমিন আহলি জান্নাতি তাহলে সে জান্নাতি আল্লাহ যেন এই আমল করার তৌফিক দান করেন অভ্যাস করে নেন অভ্যাস দুই চার দিন অভ্যাস একটা সপ্তাহ যদি আপনি ট্রেনিং করেন আর বলবেন না আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে আপনি না করলে যেন কিছু ঘাটতি আছে আমার জীবনে যেমন পেটে খিদা থাকলে ঘুম আসে না খাবেন তো ঘুমাবেন কখনো খেতে ভুলেছেন আজকে খেতেই ভুলে গেছি আমার তো শরীরের চাহিদা পূরণ করতে গিয়ে বলি না আজকে খেতেই ভুলে গেছি না খেয়ে শুয়ে গেছি না কিন্তু আমরা দুয়াজি কিনা আজকে কেন ভুলে যাই তসবি তাহলিল কেন ভুলে যাই বদত বন্দী কেন ভুলে যাই কারণ আমরা এই ক্ষেত্রে অমনোযোগী সজাগ না সতর্ক না ছয় নম্বর হাদিস আপনাদেরকে শোনাই সুলেমান বিন সুরাত একজন সাহাবিন নাম তিনি বলছেন কুন্তু এসান মান নবী সাল্লাহ আমি নবী সাথে একবার বসেছিলাম ও রাজান ইয়াস্তাব্বানি দুইজনে গালাগালি করছে দুইজনে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে ই ওকে গাল দিছি ওকে গাল দিচ্ছে ও আহাদহমাকাত এহমার্রা অজহু দুইজনের একজন ওর মাঝখানে এত রেগে ফায়ার হয়েছে যে তার চেহারা লাল হয়ে গেছে রাগে জি ওয়ান্তাফাখাত আউদাজহু এবং বেশি রাগলে কি হয় এই যে শিরাগুলো রয়েছে রগগুলো এগুলো হ্যাঁ, ফুলে যায় তাই বলছেন এ সাহাবি যে তার রগগুলো ফুলে গেছে ফাকাল রসুল উল্লাহ রসুল উল্লাহ বললেন ইন্নি আলম কালেমাতন নবীলাম দেখছেন ওই সাহাবিও দেখছেন আমি একটা বাক্য জানি আমি একটি কথা জানি লাহা যদি এই কথাটি সে বলে নাই তাহলে এই যে রাগ তার হয়ে গেছে রাগে ফায়ার হয়ে গেছে সেটা তার ঠান্ডা হয়ে যাবে কি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আমরা কত সময় রাগি রাগের সময় আউজবিল্লা পড়েন হ্যাঁ কেন পড়েন না স্ত্রীর রাগেন না আরে রেগে মারধর শুরু করে দিলেন আরে মারধর না শুরু হাউজবিল্লা পড়েন হ্যাঁ গালাগালি শুরু করেন গালাগালি না করে আপনি হাউজবিল্লা পড়েন আমরা নবীর ওম্মত কিন্তু নবী করিম সাল্লামের সন্ন্যতের প্রতি আমলের ক্ষেত্রে আমরা খুব গাফিল জি হ্যাঁ। এগুলো হচ্ছে সমাধান আপনি এটাকে মনে করেন না যে আমি ওকে ধমক দেবো চমক দেবো ওকে শিক্ষা দেবো হাউসবিল্লে পড়বো তা তো শয়তান আপনাকে দখল করে বসবে আপনার ছেয়ে যাবে আপনার ওপর তাই না তো এই আবার এটা আর একটা শয়তানের চোরা রাস্তা অনেক সময় মনে করে যদি কাউকে স্মরণ করা হয় ভাই আপনি বেশি রেগে গেছেন আউজুবিল্লা পড়েন কিসের আউজুবিল্লা আউজুবিল্লা না না এরকম না আপনি মনে করছেন এখন আমি ওকে মারবো কিসের ফের আউজুবিল্লা না তাহলে তো আপনার ঝামেলা বাঁধবে তাহলে তো বালা মুসিবত আসবে আপনার উপর নবী করিম সাথে বলছেন যে আলম ও আমি আমি এমন একটা কথা জানি যদি এই লোকটি বলে দেয় আনহো মায়াজেদু যে অবস্থাটা তার হয়েছে সেই অবস্থা দূর হয়ে যাবে তার লাউকালা যদি বলে রাজিম সবার মুখস্থ আছে কি বলবেন রাগ হলে রাজিম বলবেন আপনি এটাকে অবহেলা করবেন না আপনি জি হালকা মনে করবেন না আউজবিল্লাহিমিনা শৈতানের রাজিম যে কোনো ক্ষেত্রে যাদের সাথে বেশি থাকেন বেশি উঠা বসে তার সাথে বেশি রাগ হইতে পারে জি হ্যাঁ স্ত্রী ছেলে মেয়ে হ্যাঁ ভাইদের সাথে থাকছেন হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যাদের সাথে একসাথে একই জায়গায় চাকরি করেন রাগ হইতে পারে আউজবিল্লাহ শৈতান রাজিম রাগ হয়ে গেছে মালিক ওর রাগ হয়ে দিল এক আমার ছুঁড়ে ওর মুখে হ্যাঁ, করেছেন আপনারা অনেকে অনেকে আমার কাছে এসে বয়ান করেন দিলাম এক আমার ফেলে যা করুন আর যদি এক্সিটার লাগিয়ে দেয় তখন মাথা খারাপ হয়ে গেলো হাই রাগে তো আমি দিলাম আর এক্সিটার লাগিয়ে দিলাম এখন কি হবে এখন চিন্তা করলে হবে বরং তখনই বলতেন আবুজবিল্লাহ শৈতান ঠান্ডা হয়ে যেত যদি বলেন জাহাবা মিনহো মায়া বলছেন যে অবস্থাটা হয়েছে এটা তার দূর হয়ে যাবে ফাঁকানুল্লাহ লোকেরা তখন গিয়ে বললো যে নবী এরকম বলছেন বলছেন যে বিতাড়িত শয়তান থেকে তুমি পানা চেয়ে নাও আল্লাহর আশ্রয় গ্রহণ করো বা আল্লাহর কাছে আশ্রয় চাও ওই লোককে গিয়ে সাহাবিরা বললেন মুত্তাফাকুন আলী বোখারি মুসলিমের হাদিস আচ্ছা রাগের ক্ষেত্রেও যখন আসলো এর উপরে যদি রাগের ওপরে গুসার উপরে আলোচনা করা যায় তো এক দেড় ঘন্টা আলোচনা লাগবে এই ক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ তার মধ্যে আউজবুল্লাহ বললেন তারপর দেশের রাগ থামছে না মানে এত উঠেছে যে ও আর নিচে নামতে চাইছে না সহজে তখন কি করবেন দাঁড়িয়ে থাকলে বসে যাবেন বসেছিলেন বসে বসে এত রাগ হয়ে গেছে তাহলে কি করবেন শুয়ে যান আপনি শুয়ে গিয়েও থামতে চাই না হ্যাঁ তখন উজু করে তার উজু করে এসে উজু করে এসে কারণ রাগ হচ্ছে শয়তানের পক্ষ থেকে আর উজু দ্বারা কি হয় শয়তানকে লাঞ্ছিত করা হয় আর রাগকে ঠান্ডা করা হয় শরীরটাও ঠান্ডা হয় মেজাজ ঠান্ডা হবে এগুলি সব হাদিসের কথা কতগুলি ফর্মুলা বললাম রাগের ক্ষেত্রে আউজবিল্লাহ শয়তান পড়বেন উজু করবেন হ্যাঁ দাঁড়িয়ে থাকলে বসে যাবেন বসে থাকলে শুয়ে যাবেন জি হ্যাঁ ঠান্ডা হয়ে যাবেন না শুয়ে গিয়ে মারামারি হতে পারে হবে না মারামারি হবে না আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন একটি দুয়া এই দুয়াতেও ইস্তে আজা রয়েছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা রয়েছে আল্লাহ আসলাম তো হে আল্লাহ তোমার সামনে আত্মসমর্পণ করেছি অঙ্গীকার করছেন আপনি অবিক আমান তো তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি ও আলেকা তাওয়াক্কাল তো তোমার উপর ভরসা করেছি ও এলেকা আনাব তো তোমার অভিমুখী হয়েছি অবেকা খাসাম তো তোমার মাধ্যমে আমি কি করি প্রতিবাদ করি অন্যায়ের প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই তোমার মাধ্যমে তোমার সাহায্যে তুমি সাহায্য না করলে আমার উপায় নেই হক কথা বলার আউজ বে আউজ এই এই রয়েছে এই আশ্রয় কামনা রয়েছে হে তোমার ইজ্জতের আশ্রয় গ্রহণ করছি যেমন আল্লাহর সত্তার আশ্রয় গ্রহণ করবেন তেমন আল্লাহর গুণের আশ্রয় গ্রহণ করবেন আল্লাহর সেফাতের যেমন কেউ বলছে আউজবিল্লাহ কেউ আউজবির রহমান বলা যাবে না যাবে না বলা যাবে না কোরআনে করিমে আছে কোরআনে করিমে আছে এ আয়াত উল্লেখ করিনি কারণ মেলা ইস্তেয়াজা পড়ার আয়াত কোরআনে মেলা আছে মারিয়াম হাসালাম যখন তার পেটে হ্যাঁ বাচ্চা বাচ্চা ধরবে গর্ভধারণ করবেন যখন তিনি কাকে ঈসা আলি সালাম আল্লাহ দেবেন মারিয়ামের পেটে ঈশা তখন কাকে পাঠালেন আল্লাহ রবুল আলমিন জিবির আলী ইসলামকে পাঠালেন কি রূপ ধরে এসেছিলেন মানুষের ফাতামাসালাহা বাসারান সাউইয়া সুরে মারিয়ামে আছে ফাতামাসালাহা বাসারান সাউইয়া জিব্রাইল আলী ইসলাম একজন সুঠাম মানুষের মতো সামনে এসে দাঁড়িয়ে গেছে হঠাৎ করে আরে একটা যুবতী মেয়ের সামনে একটা সুঠাম একটা যোগ এইরকম যদি কোনো মানুষ দাঁড়িয়ে যায় ভয় পাবে না ভয় পেয়েছেন আর তারপরে সত্যি খারাপ মেয়ে হইলে অসুবিধা নেই কাস্টমার পেয়ে গেছে ঠিক না সতী মেয়ে সতী সাধ্যী রমণী ভয় পেয়েছেন তখন কালাত তিনি বলছেন কে মারিয়াম আলি ইসলাম ইন্নি আউজবির রহমান ইনকুন্তা তাকিয়া আমি রহমান পরম করুণায় আমায় আল্লাহর আশ্রয় গ্রহণ করছি ইনকুন্তা তাকিয়া তুমি যদি আল্লাহ ভীরু হও তুমি যদি পাপমুক্ত হও তুমি যদি মোত্তাকি পরেজগার হও আমার কাছে আসবে না আমাকে টাচ করবে না আউজবির রহমান তাহলে আউজবির রহমানও কোরআন কেরিমে আছে যেমন আউজবিল্লা বলবেন আউজবির রহমান আউজবির রাহিম এইরকমই আউজবে কালেমাতিল্লা আল্লাহর কালেমা আল্লাহর গুণ জি আল্লাহর রহমত আল্লাহর গুণ আউজবে এই এইরকমই আউজ বে ইজাতিল্লাহ আল্লাহ আউজ বে ইজাত আল্লাহ তোমার ইজ্জত তোমার মর্যাদার আশ্রয় গ্রহণ করি ইল্লা আন্তা আন্তজিল্লানি তোমার ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমাকে গুমরা হওয়া পথভ্রষ্ট হওয়া থেকে তুমি রক্ষা করি আশ্রয় চাইছি আন্তাল হাইউল্লাহ তুমি চিরঞ্জীব তুমি কখনো মৃত্যুবরণ করবে না ওয়াল জিন্ন ওয়াল মতুন জিন ইনসান সকলেই মৃত্যুবরণ করবে মরণশীল মোত্তাফাকুন আলে কিন্তু আশায় কামনা রয়েছে আর দু তিনটি হাদিস শোনাই দশটি হাদিস আজকে শুনিয়ে দিয়ে আলোচনা শেষ করে দেব উমুল মোমেন উম্মে সালামা রাজি আল্লাহ তালা নবী করিম সাল্লাহ সাল্লামের প্রিয়তমা স্ত্রী তিনি বর্ণনা করছেন আন্নান নবী আসলাম কানা ইজা খারাজা মেম্বাই দেহি নবী সালাম যখন বাড়ি থেকে বের হইতেন বাড়ি থেকে বের হইলেও আল্লাহর আশ্রয় চাইতেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আশ্রয় কামনার দোয়া রয়েছে জিকির আজকার রয়েছে রসুল্লাহ যখন বাড়ি থেকে বেরোতেন কি বলতেন বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহি বলতেন অন্য রেবায়ত রয়েছে কুয়াতা ইল্লা বিল্লাহ এখানে এতটুকু শুধু আছে তার বিসমিল্লাহ সাথে অ্যাড তারপরে যে কথাটি আছে দোয়াতে আল্লাহ আন হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি আমি পথভ্রষ্ট হওয়া থেকে অথবা আমাকে কেউ পথভ্রষ্ট করবে কারো মাধ্যমে পথভ্রষ্ট হব এতে থেকে আমি যেন নিজেও পথভ্রষ্ট না হই এর থেকে আশ্রয় চাইছি আর যাতে করে আমি কারো মাধ্যমে কারো প্ররোচনায় কারো উস্কানিতে পথভ্রষ্ট না হয় কেউ আমাকে পথভ্রষ্ট না করতে পারে আউ আজিল্লা আউ ওজাল আমার নিজের পদস্খলন ঘটবে বা আমাকে কেউ পদস্খলন ঘটাইলো আমাকে কেউ কি করলো বিভ্রান্ত করলে এর থেকে আউ আজলে মা আমার জুলুম করা থেকে আশ্রয় চাইছে আমার দ্বারা যেন কারো অত্যাচার জুলুম না হয় আউ উজলামা আমার উপর যেন কারো জুলুম অত্যাচার না হয় আমি যেন কারো জুলুম না করি অত্যাচার না করি আর আমি যেন কারো দ্বারা যেন অত্যাচারিত না হই আও আজহালা আও ইউজ হাল আলাইয়া অথবা আমি মূর্খামি করব এতে থেকে আশ্রয় চাইছি আয়ুজহালা আলাইয়া অথবা আমার ক্ষেত্রে মূর্খামি করা হবে কেউ আমার সম্পর্কে মূর্খামি করবে এর অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাইছি ইমাম আবু দাউদ তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটিকে আল্লাহ আলবানী এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই মহাদিসরা হাদিসটিকে সহি বলেছেন নয় নম্বর হাদিস শোনাই উসমান বর্ণিত ইলা রসুল এই উসমান কাছে এসে ইয়া রসুল আল্লাহ আমি অসুস্থ আমার অসুখ ভালো হচ্ছে না শরীরে ব্যথা ব্যাধি অজন ব্যথাকে বলা হয় আর যে কোনো ব্যাধির রোগকেও বলা হয় তিনি অসুস্থ শারীরিক দিক থেকে কষ্ট পাচ্ছেন ফকাল আল্লাহ রসুল্লাহ রসুল্লাহ তাকে দোয়া শিখাচ্ছেন যেই দোয়াতে আশ্রয় কামনা আছে আউজও পড়া আছে দা ইয়াদাকা আলাল্লাজি ইয়ালামিন জাসাদিকা নবী করিম সাল বললেন যে যেই জায়গাটিতে ব্যথা হচ্ছে তোমার শরীরে বা যেখানে কষ্ট আছে সেখানে হাতটা রাখবে ধরেন আপনার এই জায়গায় ব্যথা হচ্ছে বা এখানে কবজিতে ব্যথা হচ্ছে যেখানে ব্যথা আছে কারো হাঁটুতে ব্যথা আছে গ্রন্থিতে জোরে ব্যথা আছে হাত দেন ওখানে জি যেই জায়গাতে আপনার কষ্ট আছে যে কোনো রকমের মানে পড়ে হোক আর ব্যথায় হোক আর যা কিছু হোক না কেন ওখানে হাতটা রাখেন হাত রাখার পরে কি করবো কুল তারপরে বলো বিসমিল্লাহ সালাসান তিনবার করে বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লা পড়েন জি ওয়াকুল সাবা মারা তার সাতবার করে এই দোয়াটি পড়বেন কি আউজবে ইজাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজেদু ওয়া ওহাজেরু জি মুখস্থ আছে হ্যাঁ মাশাআল্লাহ তো বলেছেন যে মুখস্থ আছে মুখস্ত করতে হবে যার মুখস্ত নেই বিসমিল্লা বলা তো সহজ তিনবার বিসমিল্লা বলবেন না অসুখ হয় না অসুখ না হলে দরকার নেই তাই না আর সবাই তোমার অসুখ হয় আজকাল তো অসুখই বেশি বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লা তিনবার আর তারপরে আউজ বে ইজাতিল্লাহে আউজ বে ইজাতিল্লাহে ও কুদরাতেহি মিনসারে মা আজেদো ওয়া ওহাজিরা আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর ইজ্জত মর্যাদার ও কুদরতি এবং আল্লাহর কুদরত ক্ষমতার তাহলে আল্লাহর কুদরত আল্লাহর গুণ আর আল্লাহর ইজ্জত আল্লাহর গুণ তো আল্লাহর গুণের আশ্রয় গ্রহণ করলেন কি থেকে কিসের অনিষ্ট থেকে মিনসারে মা আজেদু ও হাজেরু যা আমি অনুভব করছি ব্যথা বা কষ্ট তার অনিষ্ট থেকে যাতে দূর হয়ে যায় এবং যেই কষ্ট এবং ব্যথাকে আমি ভয় করছি বা যার থেকে আমি সতর্ক সাবধান হচ্ছি কেউ চায় না নিজে থেকে রুগী হইতে কেউ চায় না যে বিপদগ্রস্ত হোক আর অসুস্থ হোক পীড়িত হোক সুতরাং এসবের অনিষ্ট থেকে তোমার ইজ্জতের এবং কুদরতের আশ্রয় কামনা করছি বা আশ্রয় গ্রহণ করছি মুসলিম হাদিস মুসলিমের দশ নম্বর হাদিস দিয়ে আজকের আলোচনা শেষ করব আবদুল্লাহ বিন উমার আল্লাহ তালা থেকে বর্ণিত কানা আলা খারেজান এলা সফরের সফরের তো চাওয়া আছে এই যেমন স্মরণ আজকের আলোচনায় গুরুত্ব দেখানো আশ্রয় কামনা জীবনের বিভিন্ন ক্ষেত্রে শিখেছে রসুল্লাহ এই বিষয়টি বিশেষ করে আজকের আলোচনাতে মনে রাখবেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে জি হ্যাঁ অসুস্থতার ক্ষেত্রে একটু আগে দেখলেন এখন সফরে যাচ্ছেন আপনি কোথাও আপনি এক শহর থেকে আর শহরে যাচ্ছেন আপনি সেখানে আশ্রয় কামনা বলছেন যে রসুল উল্লাহাম যখন তার উটের ওপর বাহনের ওপর বসতেন সফরের উদ্দেশ্যে খারে জান সফরে বের হয়ে কাব্বারা সালাসান কি বলতেন তিনবার কি বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতেন সুম্মা কালা তারপরে বলতেন সুহান আল্লাহ অমা কন্যা লাহ মকরেনিন ওয়াইন্না রব্বেনা লামুন কালেবন এটি তো কোরআনই দুয়া কোরআনের আয়াত এটি পড়বেন সুবহান আল্লাজি সাক্ষারণ হাজা সেই সত্তা পাক পবিত্র যিনি আমার জন্য এই বাহনটিকে সেটা আপনার উটের বাহন হোক আর ঘোড়ার বাহন হোক আর সেটা জাহাজ পানি জাহাজই হোক অথবা উড়োজাহাজ হোক অথবা বাস হোক আর আপনার প্রাইভেট কার হোক যা কিছু হোক না কেন এমনকি হোক সাইকেলে দোয়া পড়বেন না সাইকেলে দোয়া পড়বেন সাইকেলে চাপেছেন আপনি এক শহর থেকে আরেক শহরে যাবেন বা এক জায়গাতে আরেক জায়গায় যাচ্ছেন পড়েন না তারপরে এটি সফরের দোয়া না এতটুকু দোয়া হ্যাঁ বাহনে চাপার দোয়া শহরের ভিতরে হলো এইখান থেকে ওখানে যাচ্ছেন কাছে যাচ্ছেন তারপরে পড়বেন যারা সাইকেলে চাপেন এই দোয়া পড়েন পড়েন না কিন্তু মনে করেন যে বড় বড় যানবাহনে চড়লে বাসে চড়লে ট্রেনে চড়লে বিশেষ করে প্লেনে কারণ প্লেনটা শিখেছেন এখানে সৌদি এয়ারলাইন্সে চাপলে এই দুয়াটি পড়ানো হয় আর সৌদি এয়ারলাইন্সে দেখা দেখি মাসাল্লাহ ফ্লাইন আছে দেশে তো পড়াই হয় তারপরে আপনার এই দুবাই টুবাইয়ের যেগুলো ফ্লাইট আছে ফ্লাই দুবাই হোক অথবা আপনার এমিরাটস হোক কাতার এয়ারওয়েজ হোক এগুলোতে পড়ানো হয় জানি না বাংলাদেশে বিমানে পড়ায় কিনা পড়ায় না পড়ায় না আল্লাহ হেদায়ত করে যারা পড়ে না তাদেরকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বাহনে চাপার দো এতটুকু সুহান আল্লাহ যে কোনো বাহনে তার মধ্যে বাইসাইকেল মোটর সাইকেল মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট তো সবচেয়ে বেশি মনে হচ্ছে আজকাল তা আপনি হোন্ডাতে চাপছেন মোটর সাইকেল আর আপনি এই দেওয়া পড়ছেন না কেন পড়েন এমনি সাইকেল আজকাল গাড়ির মাঝখানে যে সাইকেল চালায় আমাদের ভাইরা অনেকেই এতে পড়া উচিত আপনাকে এটা আপনার বাহন যে কোনো বাহন হোক না কেন উঁটের ওপরে চড়ে যদি পড়েন না বিশাল্লাহাম তা আপনি সাইকেলে পড়বেন না জি এই দোয়া তো বললেন অমা কন্যা করে নিন আল্লাহ আমার জন্য এই বাহনকে অনগত করে দিয়েছেন আরে সাইকেল যদি আপনার শিখা না থাকতো তো সাইকেল চালাইতে পারতেন না আপনি পারতেন সাইকেল যারা বড় হয়ে শিখেছেন তারা বুঝেন ছোট থেকে যে শিখেছেন ও বুঝতে পারছেন না ছোটতে শিখে নিয়েছেন কিন্তু যে বড় হয়ে শিখেছেন কত যে আঘাত খেয়েছেন হ্যাঁ আর কত যে আছাড় খেয়েছেন জি আমি এটাকে আয়ত্তকারী নয় আমা আমার ক্ষমতা নেই যে আমি এই বাহনকে আয়ত্ত রাখবো অনুগত করবো আজকে যদি সহি সালামত পৌঁছেও যায় এই যে বাহনে চাপলাম তাতে তো একদিন আল্লাহর কাছে যেতে হবে গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে নাও মারা যায় প্লেনে অ্যাক্সিডেন্ট হয়ে নাও মারা যায় একদিন বিছানায় শুয়ে শুয়ে মরতে হবে না মরতে হবে না এ কথা নিজেকে স্মরণ করিয়ে দিয়েছেন এই দুয়ার মাধ্যমে ইন্না এলা রব্বেনাল আমন কালিবন আর নিশ্চয় আমরা আমাদের রবের দিকে ফিরে যাচ্ছি আল্লাহ নাসালকাফি সাফার নাহাদ আলবির রাত্তাক হে আল্লাহ এই সফরের দুয়ার অর্থটা আজকে শুনে নেন হে আল্লাহ আমি তোমার কাছে বা আমরা ইন্না নাস আলোকা বহু বচন দিয়ে রয়েছে আমরা তোমার নিকটে কি যাত্রা করি চাই ফি সাফারে না হাজা আমাদের এই সফরে আল বিরা নেক কাজ এবং আল্লাহ ভীরুতা অমিনাল আমলে মা তারদা এবং এমন কাজকর্ম আমল চাই যা তুমি পছন্দ করো তোমার পছন্দসই আমল চাই আল্লাহ হাউবেন আলিনা সাফারান হাদাহি আল্লাহ আমাদের এই সফরকে কি করে দাও সহজ করে দাও ওয়াতফে আন্না বৌদা এবং আমাদের এই ডিস্টান্সকে দূরত্বকে হ্যাঁ গুটিয়ে দাও ভাঁজ করে দাও দূরত্বকে কি করে দাও কমিয়ে দাও দূরত্ব ঠিকই আছে কিন্তু এত দূর সফর করেও ক্লান্ত হননি এটা হচ্ছে দূরত্বকে কি করে দেওয়া ভাঁজ করে দেওয়া গটিয়ে দেওয়া সহজ করে দেওয়া আল্লাহ মান্তা সাহেব অফিস সাফার হে আল্লাহ তুমি সফরের সঙ্গী আমার ওয়াল খালিফা ফিল আহাল এবং আমার পরিবারে তুমি আমার খালিফা আমার দেখাশোনাকারী আমার স্থলাভিষিক্ত আমি চলে এসেছি আমি সেখান থেকে গায়েব আমার ছেলে মেয়ে স্ত্রী আমি তাদের খোঁজ খবর রাখতে পারছি না আল্লাহ তুমি সেগুলো হেফাজত করিও অল খালিফা ফিল আহাল তাদের জন্য দোয়া করে ফেলে রাখেন যাচ্ছেন সফরে দোয়া করলেন স্ত্রী ছেলে মেয়েদের জন্য দোয়া করলেন বাপ মায়ের জন্য দোয়া করলেন ভাই বেড়াদের পরিবারে যারা সদস্য আছে তাদের জন্য দোয়া করলেন খালি খালিফা ফেলা আল্লাহ সাফার এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় হে আল্লাহ আমি তোমার আশ্রয় গ্রহণ করছি মিন ওয়াসা সাফারে সফরের কষ্ট থেকে সফরে যে কষ্ট হয় কষ্ট যাতে করে আমার না হয় এই কষ্ট থেকে মানজার আর খারাপ দৃশ্য থেকে সফর করতে গিয়ে এমন দুর্ঘটনা হইল আপনার অথবা সামনে অন্য কারো হয়েছে এমন দৃশ্য দেখলেন যে আপনার অবস্থাটাই খারাপ হয়ে গেল মানসিক অবস্থা ও কাহাবাতিল মানজার ও সুইল মন কালাফিল মালে আহাল এবং ধন সম্পদ আর পরিবারে খারাপ পরিবর্তন থেকে বা খারাপ অবস্থা থেকে সুল মন কালাম মন কালাম আমি ফিরে আসব ফিরে এসে যাতে করে আমার ধন সম্পদে কোনো খারাপ অবস্থা না দেখি আমার পরিবারে খারাপ অবস্থা না দেখি আমার ছেলেমেয়ের কোনো খারাপ অবস্থা না দেখি যখন নবী করিম সাল্লাম ফিরে আসতেন বলতেন আয়েবুনা বোনা আবেদুন আলী রব্বেনা হামেদুন এই বলে দোয়া করতেন সেই মুসলিমের হাদিস যেটা এখানে দেখা পাওয়ার বিষয় সেটা হচ্ছে আল্লাহ আউজ সফরের কষ্ট থেকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করছি বা আশ্রয় চাইছি বা আশ্রয় গ্রহণ করছি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে এই বিষয়টি গুরুত্ব সহকারে বুঝার তফিক দান করেন আমল করার তফিক দান করেন জীবনের সমস্ত রকমের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন দিন দুনিয়ার জন্য আমাদের যেসব ক্ষতিকর বিষয় ব্যক্তি বস্তু হ্যাঁ, সেসব থেকে আমল কাজ কর্ম সেগুলি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন আর যেসব উপকারী সেগুলির দ্বারা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের নেক আমল কবুল করেন নেক কাজের তৌফিক দান করেন নেক জীবন গড়ার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের মন্দ কথা কাজ থেকে আমাদেরকে যেন আশ্রয় দান করেন সুবহান রব্বে রব্বিল ইজাত আম্মা এসেফুন ওয়া সালামু আল মুরসালিন